অদ্ভুত কিছুতেই বিশ্বাস হতে চায় না এরম একজন কেউ ছিল নাকি কোনোদিন যাকে পরমেশ্বর বলা হয়েছে তার ক্রিয়াকর্ম যার ক্রিয়াকর্ম জড়জগতের দার্শনিকগণ ভিন্ন ভিন্নভাবে কল্পনার দ্বারা চিন্তা করেছেন যে সমস্ত সাহিত্যিকগণ তাকে বিভিন্ন রকমভাবে কুৎসিতভাবে বর্ণনা করেছেন যাকে সমাজের লোক কিছুতেই বুঝতে পারছে না তার আচরণ তার শিক্ষা সেই কৃষ্ণের কথা বলতে গিয়ে সরস্বতী ঠাকুর জানিয়েছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই আমাদের গৌরীয় মঠের জয়ধ্বনি এই আমাদের গৌরী মঠের স্লোগান এর অর্থ বিগত কিছু দিনে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে আপনারা কিছু অনুভব করেছেন সেই ভগবান প্রকট বিহার করেছিলেন এবং আসেন সময় মতো সেটাও বলা আছে আর তার মুখনিশ্চিত বাণী সমস্ত শাস্ত্রেতে রয়ে গেছে সেগুলো যে জীবনে আচরণ করলে প্রত্যেকেই সেই ফলটা পেয়ে থাকেন আলোচনা প্রসঙ্গে এখন আসছে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উদ্ধবজিকে কিছু উপদেশ করছেন উদ্ধব উদ্ধবজি অনুভব করেছেন যে ভগবান শীঘ্রই এই জগৎ থেকে নিজের লীলা সংবরণ করবেন উদ্ধব উপলব্ধি করেছেন ভক্তের হৃদয়তে ভগবানের কোনো কিছুই লোকানো থাকে না উদ্ধব বলছেন আপনি আপনার যদুকুলকে যে অভিশাপগ্রস্ত করলেন সেই অভিশাপের দ্বারা যদুকুলকে আপনি সব নিয়ে আর নিজেও চলে যাবেন আমার মন তাই বলছে কিন্তু আমাকে অবশ্যই আপনি নিয়ে যাবেন কারণ আমি আপনার ক্ষণার্ধ মাত্র আপনার বিয়োগ আমি সহ্য করতে পারি না ইত্যাদি কথা আপনারা সব শুনেছেন বিগত কত দিনে ভগবান বলেছিলেন প্রায় দেখা যায় প্রায়ণ ভক্তিযোগেন সৎসঙ্গেন বিনোদ্ধব বিনোদ্ধব নোপায় বিদ্যতে সদ্রং প্রয়াণম হি সতামহম প্রায় দেখা যায় উদ্ধব প্রায়শ সাধু সাধুসঙ্গজনিত ভক্তিযোগ ব্যতীত সংসার অর্ণব ভবাটবি পার হওয়ার অন্য কোনো ব্যবস্থা নাই ভবাটবি পার হওয়া বড় কঠিন পঞ্চম স্কন্ধে ভবাটুকির বিভিন্ন বর্ণনা রয়েছে ভয়াবহ যদি কেউ সেই সব বর্ণনা শোনে তাহলে সে ভীত হয়ে যাবে কেন বিভিন্ন কর্মের জন্য কি ধরনের ব্যবস্থা আছে পানিশমেন্ট শাস্তি হয় এ সমস্ত ব্যবস্থা দাম্ভিক ব্যক্তিগণ এগুলো স্বীকার করবেন না তার্কিক ব্যক্তিগণ কিন্তু ভগবান গীতাতে বলেছেন তর্ক যারা করবেন যারা বিদ্বেষী তাদেরকে আমি বিভিন্ন নিচু জনিতে আসরিক জনিতে আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই ওরা আমাকে না পেয়ে অনন্তকাল ঘুরতে থাকুক এই প্রক্রিয়া তারা চলুক কোনো না কোনো দিন অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে যে কেউ আছে অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে অর্থাৎ যে কেউ আছে আজ না হলো কাল কাল না হলো পরশু পরশু না হলো কোটি বৎসর পর আর কোটি কোটি বৎসর পর হলেও কোনো গতি নাই ভগবানের কাছে যেতেই হবে ফেরত এখন না পরে যাবে নো আদার ওয়ে ওপেন কোনো অন্য কোনো রাস্তা অল্টারনেটিভ নাই যদি আমাদের কাছে কোনো অল্টারনেটিভ থাকতো পথ তাহলে আমরা চয়েস করতাম যে এটা নেবো কি ওটা নেবো না এটা হলে কি হয় ওটা হলে কি হয় কোনো অন্য কোনো পন্থা নাই অন্য অন্য ধর্মাবলম্বীরা যারা যে পথেই অগ্রসর হচ্ছেন শিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর দেখিয়ে দিয়েছেন প্রমাণ দিয়েছেন যে যে ধর্মই আচরণ করছেন ঔপাধিক ধর্ম নিত্য ধর্ম তো একটাই অন্য তো আর হয় না কিন্তু যে কোনো ধর্ম সেটা ইসাই ধর্ম হোক বা খ্রিস্টান যে কোনো ধর্মই হোক বৌদ্ধ ধর্ম হোক বা যে কোনো ধর্মই হোক অন্তিমে তো তাদের এই চেতনা তাদের প্রাপ্ত হয়ে তারপর তাদের যেতে হবে উপায় নেই ভক্তিময় ঠাকুর বলছেন যে এই এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট ভাগবত ধর্ম কেন এইসব কথা উত্থাপন করলাম না এই ভাগবত ধর্মের ব্যাপারেই উদ্ধবজি প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যাওয়ার আগে উদ্ধবজি এমন এমন কিছু প্রশ্ন করেছেন সেই সব প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন ভগবান তাকে বড় আশ্চর্য এসব কথা কালকেও আলোচনা করেছিলাম ভগবান নিজেই বলছেন অনেকেই আমাকে প্রাপ্ত হয়েছে তারা কেউ গুরুগৃহে যায়নি দীক্ষিত হয়নি বাহ্য দৃষ্টিতে কোনো বেদ আদি পাঠ করে নাই কিন্তু কেবল সৎসঙ্গের প্রভাবিত তারা এই জগৎ থেকে পার হয়ে আমার চরণে পৌঁছে গেছে বহব মৎপদম প্রাপ্তা ত্রাষ্টা কয়া ত্রাষ্ট বহব মৎপদম প্রাপ্তা ত্রাষ্ট কয়া ধবাদয় वृषपर्वा बलिर्वाणु महश्चात विभूषण सुग्रीवो हनुमान निक्रो गजो गृद्धो बनिकपथ व्याध कुब्जो वैध कुब्जा ब्रजे गोपो योग्य पत्न्यस्तथा परे योग्य पत्नीगण ताराओ ते नाधीत ते नाधीत सुतिगण नोपासित महत्तम আব্রত অত্যপ্ত তপস সৎসঙ্গে আত্মাম উপাগত কেবল আমার সৎসঙ্গ প্রভাবেই তারাই জগৎ থেকে সমস্ত বেরিয়ে গেছেন কেবল সৎসঙ্গ প্রভাবে কেবল কেবল আমার সৎসঙ্গ আমার যে সাধু তাদের সঙ্গ প্রভাবে তারা এই জগৎ থেকে চলে গেছেন বিনা সৎসঙ্গ তরেই না কই কেবল এনহি ভাবেন গোপ্য গাব নগা মেঘাহা যে অন্যে মোড় ধিও নাগাহা সিদ্ধা মামিউষু রঞ্জসা গোপীগণ গোগণ জমালার্জুন বৃক্ষ যেগুলোকে দেখেছ জমালার্জুন যে বৃক্ষ দেখেছ তারা কুবের আত্মজ দুজন ছিলেন আমরা আলোচনা প্রসঙ্গে দেখব দামদর্শ রকমে দামোদষ্টমিত সত্যব্রত মুনি বলছেন কুবের আত্মযৌজত এই যে বলেছেন হ্যাঁ কুবের আত্মযোগকে যেরমভাবে তুমি তুমি কৃপা করেছিলে কুবের আত্মযোগে সত্যিই কৃপা করেছিলেন কুবের আত্মজ বাইরের দৃষ্টিতে দেখা গেল ওই রকম শরীর প্রাপ্ত হয়ে চলে গেলেন কিন্তু আমরা দেখব বৃন্দাবনের অন্তঃকরণে নন্দগ্রামেতে নন্দবাবার সভাতে তারা দুজন বিশাল সেবা প্রাপ্ত হয়েছিল মধুকণ্ঠ আর স্নিগ্ধকণ্ঠ তাদের দুজনের নাম তা প্রায়শ কৃষ্ণকে গান শোনাতেন ভগবানের কৃপা কখনো বিফা যায় না আর বাস্তব সাধুগণের বাস্তব সাধুগণের কৃপা আজ পর্যন্ত কোনোদিন বিথা যায়নি তেজিয়ান গুরু বৈষ্ণবের কৃপা কোনোদিন বৃথা যায় না ভগবানের কৃপা কোনোদিন বৃথা যায় না যেতে পারে না হয় না সেই জন্য বলছেন বৃক্ষগণ মৃগগণ কালিয়াদি মূড়ধীয় নাগগণ এ সকল মূড়ধীয় কেবল পিতির দ্বারাই অনায়াসে আমাকে অনায়াসে সিদ্ধি লাভ করে আমাকে প্রাপ্ত হয়েছে কালিয়ার মাথায় তো ভগবান চরণ চিহ্ন দিয়ে দিয়েছিলেন যে আমাকে সাংখ্যজ বলছে জং ন যোগে ন সাংখ্যে ন দান ব্রত তপ ধরই ব্যাখ্যা সাধ্যায় সন্ন্যাসই প্রাপ্নুয়াদ যত্নমান অপি আমাকে সাংখ্যযোগের দ্বারা দান আমাকে দান ব্রত তপস্যা যজ্ঞ গুণ কীর্তন বেদপাঠ সন্ন্যাস দ্বারা যত্তমান ব্যক্তিও প্রাপ্ত হতে পারেন না যদি সঠিকভাবে আর যদি সন্ন্যাস কারণটা সেটা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন মুকুন্দ সেবন ব্রত কৈল গ্রহণ মুকুন্দ সেবায় হয় সংসার তারণ যদি কাউর জীবনে মুকুন্দ সেবাটাকেই সর্বস্ব সমস্ত কিছু করে ঝাঁপিয়ে পড়ে প্রেমের দ্বারা তার সন্ন্যাসব্রত ঠিক হয়ে যায় কিন্তু প্রায়শই যেটা হয় না সে কথা বলছেন প্রায়শ হয় না অনেকে অনেকে বিভিন্ন রকমভাবে আমাকে প্রাপ্ত হয়েছে দেখো মৎকামা রমণম জারম আসু বলছেন আমাকে পাবে বলে তারা যার প্রতি তার নিজের প্রতি ছাড়া অন্য প্রতি হিসাবে আমাকে আরাধনা করেছে তারা আমি এটা আলোচনা করেছিলাম যে আমার প্রতি যাদের ভালোবাসা হয় প্রীতি হয় ন কামহ কামায় কল্পতে সেটাকে কামটাকে কাম বলা যায় না আমার প্রতি যে ভালোবাসা প্রীতিটা হয় সেটাকে কাম বলা যায় না ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজয় সাথে ভগবান বলছেন যেমন ধান গম সে সমস্ত যেগুলো আছে সেগুলোকে যদি মাঠেতে চাষের জমিতে ছড়িয়ে দেওয়া হয় তার থেকে অঙ্কুরোদ্গম হবে কিন্তু সেগুলোকে যদি ভেজে দেওয়া হয় আগুনে ভালো করে ভাজা হয় কিংবা সেদ্ধ করা হয় তাহলে সেখান থেকে আর বীজ বেরোবে না কারণ হচ্ছে তার বীজের অঙ্কুরোদ্গমের যে সম্ভাবনাটা সেটাই নষ্ট হয়ে যায় আর অঙ্কুরোদ্গম হওয়া সম্ভব না সেরকম ভগবান বলছেন যদি আমার প্রতি তার কার কাউর যদি ভালোবাসা হয় এরকম প্রীতি হয় তাহলে তার ফলে তার জড়জগতের যে বিষয়ের প্রতি যে জড় বিষয়ের প্রতি যে একটা আকর্ষণ অঙ্কুরোদ্গম যেটা হয় কাম বাসনা জাগ্রত হয় সেটা সম্ভব না সম্ভব হবে না সেই জন্য বলছেন মত কামা রমণম জারম অস্বরূপ বলছেন জ্বারম স্বরূপম অবিদ অবলাহ ব্রহ্ম মাং পরম প্রাপহু সংজ্ঞা শত সহস্রশ একজন নয় অনেকে আমাকে যারা পেতে চায় আমার প্রতি যাদের প্রচণ্ড ভালোবাসা সহস্র সহস্র অবলাগন আমার স্বরূপ তারা কিন্তু সেরকম বিচার করে অতটা জানত না জানত কেবল আমার প্রতি তাদের তীব্র ভালোবাসা সবার কিন্তু স্বরূপগান সেরকম নাই কিন্তু না হলেও আমাকে প্রাপ্ত হয়েছে যার উপপতি হিসাবে ভজন করেছে যেটা উদাহরণ দিয়ে মহাপ্রভু বলেছেন যে গৃহেতে কোনো পরব্যাসনী নারী ব্যাগ্রাপি গৃহ কর্মসু তদৈব আস্বাদয়তি অন্তর নবসঙ্গম রসায়নম এটাকে বাইরের দৃষ্টি বাইরের দৃষ্টিতে শুনতে কিন্তু খারাপ লাগবে ভালো লাগে না কিন্তু এছাড়া আমাদের উদাহরণ দেওয়ার আর কোনো রাস্তাও নেই এই এইটি হচ্ছে এক্স্যাক্ট উদাহরণ আমার কথাগুলো কে বুঝেছেন কিনা অনুভব করেছেন কিনা আমি জানি না একটা কথা বারবার বলার সময় থাকে না আমি বলেছিলাম যে জলাশয়ের সামনে জলাশয়ের সামনে কোনো জায়গায় যদি কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে সে দেখবে তার মাথাটা পেছনে তলায় আর পাটা দেখবে পায়ের সঙ্গে লেগে রয়েছে অর্থাৎ উল্টো সেরকম একটা দর্পণ যদি নিচে পাতা থাকে তাও তাই দেখবে এরকম উদাহরণটা এটি বলা হয়েছিল যে বৈকুণ্ঠ জগতের যা কিছু ভাব আর এই জগতের যা কিছু ভাব সম্পূর্ণ বিপরীত এই জগতে যেটাকে থুতু মারা হবে ঘৃণা ঘৃণা করা হবে এই জগতে যে স্ত্রী পুরুষের সম্বন্ধ আছে যেগুলো লজ্জাকর কিন্তু অপ্রাকৃত জগতে বৃন্দাবন গোলক বৃন্দাবনে অন্য কোনো পুরুষ নাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে নায়ক তিনি অপ্রাকৃত নায়ক প্রাকৃত নায়ক নয় আর অপ্রাকৃত জগতে ভগবানের সঙ্গে যাদের ভালোবাসা দেখা যায় সেগুলো জড়জগতের হিসাব মতো মেলালে মনে হয় যেন নোংরা কিন্তু ঠিক অপোজিট আমি বলেছিলাম বিপরীত আয়নাতে যেমন ডান হাত তা বাঁ হাত মনে হয় সমস্ত বিপর্যয় হয় সেরকম অপ্রাকৃত জগতে ভগবানের সঙ্গে কাউর ভালোবাসাটা সেটা ততটাই এক্সেলেন্ট প্রশংসার যোগ্য যতটা এই জগতে নারী পুরুষের সম্বন্ধ ঘৃণার যোগ্য ততটাই অপ্রাকৃত জগতে ভগবানের সঙ্গে যে গোপিকা গণে যা সম্বন্ধ দেখা যাচ্ছে এগুলো সবচেয়ে বড় আনন্দজনক যা বিপরীত আমি বললাম যেমন এখানে পা থাকলে পাটা শরীরটা দূরে থাকে উল্টো দেখা যায় এই জগৎটাকে বলা হয় হচ্ছে অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন বাস্তব প্রতিফলন নয় এই জগতের ভালোবাসাগুলো লোকের প্রতি যে লোকের আকর্ষণগুলো এগুলো প্রমাণ করে একটা অপ্রাকৃত জগৎ আছে নিত্য জগৎ আছে এই জগৎটা যা কিছু ঘটনা ঘটে যেসব ভালোবাসা প্রীতি বিনিময় করে লোকে বেঁচে থাকার চেষ্টা করে আনন্দে কেননা কোনো একটা রস যদি না পায় তাহলে বেঁচে আছে কি করে কেউ যদি বলে এসব আছে সংসার করছে এমনি রস তার আস্বাদন করছে কেউ জড় রস কিন্তু এই জগৎটা প্রমাণ করছে যে এই যে জগৎটা এটা প্রমাণ করছে অপ্রাকৃত জগতে এক আনন্দময় এক এক জগৎ আছে যেখানে অপ্রাকৃত সুখানুভূতি হতে পারে কিন্তু লোকগুলো সেটা অনুভব করতে পারছে না ধরে নিতে পারছে না বলছেন স্বরূপ জ্ঞানও তাদের কারো নাই কারো কারো এইসব যারা যার প্রতি হিসাবে আমাকে ভজনা করে আমাকে পেয়ে গেছে সেখানে আমরা দেখলাম আমরা আলোচনা প্রসঙ্গে এখানে বলছেন মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন যেন একজন একজন রমণী একটা সংসারে স্বামীর সংসার করে কিন্তু তার অন্তরেতে গোপনভাবে অন্য কোনো যার পুরুষের ভজন করে বাইরের দৃষ্টিতে তিনি রান্না বাড়ি সমস্ত কিছু নিপুণভাবে করার চেষ্টা করছেন যাতে কোনো রকমভাবে স্বামী কাছে ধরা পড়ে দিতে না হয় গুপ্তভাবে সেবা করে যাচ্ছেন কিন্তু অন্তরে সবসময় যা যা কিছু করছেন অন্তরে সবসময় তার কথা মনে রয়েছে এই যে বিষয়টা এটা জড়জগতের উদাহরণে অত্যন্ত নিকৃষ্ট মনে হয় কিন্তু এই উদাহরণটা যদি অপ্রাকৃত জগতে উল্টে দেওয়া যায় মানে এত সোজা করে দেওয়া যায় এটা তো উল্টো তাহলে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে গোপিকাগণের যার প্রতি যে সম্বন্ধটা সেটা পঞ্চধ্যায়ের আলোচনা আমি বলেছিলাম সেখানে যে গোপী নাম তৎপতি নাম চ সর্বেশাম এব দেহী নাম যে অন্তঃ অন্তঃচরতি যে অন্তরে যে ভগবান বিরাজমান রয়েছেন গোপিকাগণের বা এখানে বলছেন কিরণ কিরণ কিরণকে কিরণকেন সদেহ ভাগ এই খেলতে গিয়ে এই যে খেলা করতে গিয়ে ভগবান যেগুলো করছেন তাতে বলছেন গোপীনাম তৎপতিনাঞ্চ সর্বেশাম এবং দেহিনাম যে অন্তশ্চরস অধ্যক্ষ কিরণ কিরণ নেহ দেহ ভাগ কিরণ নেহ দেহ ভাগ বলছে গোপিকাগণের অন্তরে যিনি রয়েছেন গোপিকাগণের স্বামী বলে যাদের বলছো সবার হৃদয়েতে সেই একই সেই ভগবান পরাত্মর অখিলেশ্বর বিরাজমান রয়েছেন কাজেই ভগবানের সম্বন্ধে কোনো ব্যবিচার বলে কথা প্রযোজ্য হতে পারে না হয় না জড় জগতের হিসাবে এগুলো হতে পারে আমার বলছে কিন্তু আমার সঙ্গবশে পরব্রহ্ম আমাকে প্রাপ্ত হয়েছে আমার প্রতি আকর্ষণ যাজ্ঞিক পত্নীগণ কোনোদিনই কৃষ্ণকে দেখেন নাই কিন্তু কেবল মালিনীর শ্রীমুখে কৃষ্ণের গুণগান রূপ এগুলো শ্রবণ করেছেন এগুলো শ্রবণ করার পর তাদের কৃষ্ণতে তীব্র আকর্ষণ হয়েছে ভালোবাসা হয়েছে তীব্র ভালোবাসা হয়েছে এখন আমাদের প্রশ্ন হতে হবে যে এই যে যাজ্ঞিক পত্নীগণ মালিনীর শ্রীমুখে শুনেছিল মালিনীর মুখে যে ভগবানের অপ্রাকৃত গুণগান ভগবানের রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য যাই মালিনী গান করেছিল মালিনীর এত তীব্র ভালোবাসা ছিল ভগবানের প্রতি যে মালিনীর মুখের কথাগুলো সব অপ্রাকৃত শব্দব্রহ্ম ছিল বোঝা গেল যদিও গ্রামের লোক মালিনী কিছুই জানে না কিন্তু তার যে মুখেতে যে ভাষাগুলো বর্ণনা করেছিল ওটা সংস্কৃততে জানে না কিন্তু মুখে তার শ্রীমুখে যেগুলো উচ্চারিত হয়েছিল সেগুলো কোনোটাই শব্দ সামান্য ছিল না এগুলো শব্দব্রহ্ম ছিল তার অনুভব ক্ষমতা এত বেড়ে গেছিল যার ফলে সেই শব্দব্রহ্ম যখন তার সে মুখে বেরিয়েছিল সেগুলোই শুনেছিল যাজ্ঞিক পত্নীগণ আর সেই শব্দব্রহ্মের শ্রবণের ফলে অনুশীলনের ফলে তাদের হৃদয় থেকে সম্পূর্ণরূপে জড়জগতের যে বাসনা নিরস্ত হয়েছিল এক কথায় বলতে গেলে তারা বাস্তবিক দীক্ষিত হয়েছিল দীক্ষাকতার মানে কি কে কি বোঝে দীক্ষাকতার মানে এসব কথা আলোচনা করা হবে পরশু দিন বাস্তবিক বাক্যে যদি তার যদি দেখা যায় সম্বন্ধ জ্ঞান জাগ্রত হয়ে যায় সম্বন্ধ জাগ্রত হওয়ার পর অভিধেয় শুরু হয়ে যায় তার যদি প্রয়োজন প্রাপ্তির একদম নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়ে যায় এবং প্রাপ্তি হয় তাহলে আমি কি করে বলতে পারি যে দীক্ষা হয়নি তা প্রভুপাত বলছেন দীক্ষা মানে কি বোঝো তোমরা তোমরা দীক্ষা মানে কি বোঝো আর কি প্রমাণ আছে যে তোমার দীক্ষা হয়েছে তোমার দীক্ষা হয়েছে তার প্রমাণটা কি অনেক দিন তো হয়ে গেল চল্লিশ বছর তার মধ্যে তো দেখা যাচ্ছে না কোনো একটা বাস্তব রিয়ালাইজেশন অনুভব দীক্ষা হয়েছে অথচ দিব্যজ্ঞান প্রাপ্ত হয় নাই এটা তো হতে পারে দীক্ষা হওয়ার বাস্তব দীক্ষা মানেই তার মধ্যে দিব্য জ্ঞান অপ্রাকৃত এক অনুভব জাগ্রত হবে তা যদি নাই হয় তাহলে সে সেবা করতে পারবে না সম্বন্ধ ছাড়া যদি সেবা করো সেটা বিশ্বাস সেবা হয়ে যাবে স্বাস্থ্যকাররা বলছেন তোমার সঙ্গে তোমার স্বামীর সম্বন্ধ হয় না অথচ তুমি সেবা করছো আত্মসমর্পণ করো নাই তাতে তোমার সম্পূর্ণরূপে তুমি ভ্রষ্ট হয়ে যাবে হবে না আত্মসমর্পণ যেখানে জড়জগতের ক্ষেত্রে তুমি যখন বিবাহের মন্ত্র বলেছিলে তখন সেখানে পুরোহিত তোমাকে বেদের মন্ত্র পাঠ করেছিল যদিদং হৃদয়ন্তব তব তদিদং হৃদয়ং মম তোমার হৃদয়টা যাই আমার হৃদয় তাই marriage is nothing but the unification of two human soul দুটো জীবাত্মার মিলন বন্ধুত্ব ফ্রেন্ডশিপ এটি ব্যাখ্যা করেছেন বিদেশের দার্শনিকরাও ব্যাখ্যা করেছেন Marriage is nothing but friendship between two human soul having two different ex কেন এরম হলো বলে দুজনে স্ত্রী পুরুষের বিচার করলে দেখা যায় এদের যে ইমোশনটা তার ঠিক বিপরীত পুরুষের থাকে যে ইমোশনটা পুরুষের থাকে তার ঠিক অপোজিট থাকে স্ত্রী সেটাকে ব্যালেন্সিং করার জন্য সেটাকে কোনো অন্য কারণের জন্য নয় আর যারা বাস্তব বুদ্ধিমান তারা বিবাহিত জীবনে জীবনযাপন করতে করতে স্বাস্থ্যের বিধি অনুযায়ী শীঘ্রই তারা মায়া থেকে উত্তীর্ণ হন আর যদি গৃহস্থ জীবন করেই যাচ্ছে কিন্তু তার ভেতরে কোনো রকম মায়ামোহ গেল না তাহলে তার সর্বনাশ তো হবেই হবে কিছু করার নেই পুংসাম স্ত্রিয়াম মিথুনি ভাব মেতম তয়োর মিথ মাহু পুংসাম স্ত্রিয়া হৃদয় গ্রন্থি মাহু এইটাকে বলে গন এটাকে বলে বন্ডেজ এটাকে বলা হয় বন্ডেজ দুজনের হৃদয়ের যে লকিং দুজনের হৃদয়ের হৃদয়ে হৃদয়ের সঙ্গে হৃদয়ের এমন একটা লকিং হয়ে গেল সেটা থেকে আর বাঁচবার কোনো রাস্তা নেই এ থেকে আর বাঁচতে পারবে না ভগবানকে প্রাপ্তির যে কত রকম উপায় সেটা বলা যায় কত আলোচনা তাহলে মহাপ্রভু যেটা বলেছেন আমার আপাত দৃষ্টিতে মনে হলো যেটা কীরকম একটা উদাহরণ হলো কিন্তু সত্যি সত্যি যেটা ভাগবতে যেটা উদাহরণ দিলাম গোপী নাম তৎপতি নাম চ সর্বেশম এবং দেহিনাম যে অন্তঃস্বরস্ব অধ্যক্ষ কিরণ নেহ দেহ ভাগ এখানে সেই পরাত পরমাত্মা শরীর ধারণ করে তোমার সন্মুখে রয়েছে আবার তোমার ভেতর রয়েছে তোমার পতির ভেতরও রয়েছে তো তুমি কি করে বলতে পারো তার ব্যবিচার হচ্ছে তুমি বলে কে তুমি বলে কে আছে প্রমাণ দিতে পারো তোমার কি কি কি আইডেন্টিটি আছে বাস্তবিক কৃষ্ণই তো সমস্ত প্রাকৃত জগতে ব্যবিচার বলে কথাটা থাকতে পারে এই যে শব্দটা এটা প্রাকৃতিক জগতে থাকবে কেন এখানে বহু পুরুষ বহু নারী বহু নায়ক হয় বহু নায়িকা কে সঙ্গে কার কি রিলেশন যেখানে একটাই নায়ক যেখানে আর কেউ নেই সে ভুল করছে ঠিক করছে জাজমেন্ট দেবে কে কেউ তো নেই অনন্ত ব্রহ্মাণ্ড একজনই আর সমস্ত এইসব জীবাত্মা সব তার সেবা করবে এটি কথা সেখানে আর কিছু করার নেই একমাত্র সেই ভগবান নন্দনন্দন কৃষ্ণ অপ্রাকৃত নায়ক আমি বলেছিলাম তিনি যখন বাইরের দৃশ্যে দেখা যাচ্ছে ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব শ্রেয় জ্ঞান ও বৈরাগ্য শ্রেয় সরইতি হ্যাঁ ভগ ইতি ইঙ্গনা হুম সেই জন্য বলছেন সেখানে এই যে ছটা ঐশ্বর্য থেকে বীর্য থেকে যশ থেকে আরম্ভ করে বৈরাগ্য থেকে আরম্ভ করে সবেরই শেষ কথা হলো ভগবান ভগবান শ্রীকৃষ্ণ শেষ কথা এটা কেউ বিশ্বাসই হবে না এটা কী করে হয় ভগবান যেমন একমাত্র ভোক্তা ইনফিনিটি ব্রহ্মাণ্ডের মালিক এবং একমাত্র ভোক্তা কৃষ্ণ তোমরা ভোক্তা কেউ নয় আমরা কর্তা অহম ইতি মান্নাতে আমি ভোক্তা আমি কর্তা এটি তো বন্ধনের কারণ এটাই এটাই বেঁধে ফেলে দিচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে কেউ ভোক্তা নয় সমস্ত একা ভগবান শ্রীকৃষ্ণ আর সমস্ত তার সেবার উপকরণ যত আছে মানুষজন যত বস্তু তার সেবার উপকরণ এটা যেদিন অনুভব হবে সেদিন সব শেষ ব্যাস ঝামেলা মেটে যাবে কিন্তু ভোক্তা অভিমান যাবে না অভিমান এমনিতেই যায় না জীবের বাস্তবিক সাধুসঙ্গ করতে হয় সেটাও করা খুব মুশকিল হয়ে যায় সাধু সামনে থাকলেই সঙ্গ হয় না ব্রজের একটা উদাহরণ দিলে এটা পরিষ্কার হবে ব্রজমণ্ডলের ভেতরে আমাদের দুর্বাসা মুনি গেছেন দুর্বাসা টিলা আছে ওখানে যমুনার ওপারে সেখানে দুর্বাসা মুনি ভজন করছেন আর গোপিকাগণ সেখানে কি করছেন সমস্ত এই দুর্বাসাজির সেবার জন্য সমস্ত নানান উপায়ন নিয়ে যাচ্ছেন দুর্বাসা দেবেন কৃষ্ণ বলে হ্যাঁ ভালো খুব ভালো গুরুদেব এসছে গুরু বলেন কৃষ্ণ সবাইকে বলে গোপিকারা যাবেন কি করে গোপিকারা বঞ্জ সব সাজিয়ে নিয়ে একবারে সব চলছেন দুর্বাসাকে হাজার হাজার গোপিকা সব দুর্বাসা মুনিকে দেবেন দুর্বাসা মুনি দুর্বার রস খেয়ে থাকেন তাই তার নাম হয়েছে দুর্বাসা মুনি দুর্বার যে রস আছে সেই রস পান করে তিনি থাকেন কিন্তু এই দুর্বাসা মুনি যদি চান যদি তাহলে সবই নিতে পারেন খেতে পারেন কিছু যায় আসে না সর্ব কিছু নিতে পারে গোপিকারা বলছেন কৃষ্ণকে তো বললে যেতে গুরুদেবের গুরু সেবা করে আসতে কিন্তু আমরা কি যাবো কি করে আমার তো যাওয়ার কোনো ব্যবস্থা এত গোপিকা কি করে যাবে এত জিনিসপত্র নিয়ে তখনকার দিনের ব্যাপার বৃন্দাবন তো জঙ্গল একবার বৃন্দারণ্য কৃষ্ণ বললেন দেখো যমুনাকে গিয়ে বলবে কৃষ্ণ যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী হয় তাহলে যমুনা তুমি রাস্তা ছেড়ে দাও বলবে হো হো করে হেসে বলবো তুমি নৈষ্ঠিক ব্রহ্মচারী হ্যাঁ বলবে যমুনাকে যমুনাকে বলে দেখো আহ ঠিক আছে যমুনার কাছে গিয়ে বা দেখে এত অথই জল যমুনার কাছে বলল প্রার্থনা করছে যমুনা যদি কৃষ্ণ নৈষ্ঠিক ব্রহ্মচারী হয় তাহলে আমাদের পদ দাও যমুনা দেখলো পদ দিয়ে দিল সব গোপিকাগণ চলে গেল গোপিকাগণ সেখানে গিয়ে সমস্ত কিছু দুর্বাসাজিকে নিবেদন করলেন দুর্গাছি দুর্বাসাজি নিমেষের মধ্যে সব গ্রহণ করছেন সমস্ত কিছু ওদের মধ্যে সংশয় চলে এসেছিল কিন্তু পরে প্রমাণ পাওয়া গেল না কথাটা ঠিক দুর্বাসা মুনি যখন সে নদী পার হয়ে যাবে তখন বলছে আমরা তো কৃষ্ণে কৃষ্ণ এরম আমাদের পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছিল যমুনা সরে গিয়েছিল জল আমরা এসছি এখন আমি যাব কি করে দুর্বাসাজি আবার বলছেন যে তোমরা যমুনাকে গিয়ে বলো দুর্বাসা যদি দুর্বা দুর্বার রস খেয়ে থাকে আর কিছু না বলে এতগুলো খাওয়া খেলো বলছে দুর্বাস রস খায় এই ব্যাপারটা কি ভাই বিশ্বাসই হয় না বলে গিয়ে বলো তারা বললে যদি আমি দুর্বা দুর্বা দুর্বার রস পেয়ে থাকি আর কিছু পাই না তাহলে রাস্তা দেবে হ্যাঁ। যে যমুনার পথ দিয়ে দিল ওদের মাথায় কনফিউশন বলে কী করে হয় এই নৈষ্টিক ব্রহ্মচারী আবার দুর্বা বুঝি এত খাওয়া দাওয়া খেলো তো এই জড়জগতের যে বুদ্ধি সেই বুদ্ধির দ্বারা এর কোনো সমাধান হয় না যে কথাটা বলতে গিয়ে আমি আগেই বলেছিলাম ষোলো হাজার একশো আট রমণী আর যিনি শতকোটি গোপিকার সঙ্গে রাসবিহার করেছিলেন যার নাম রাসবিহারী শাস্ত্র বলছেন আমি সব শ্লোক আপনাদের কাছে বলতে পারবো না কারণ আপনারা প্রাকৃত বুদ্ধি নেবেন এগুলো আমি এড়িয়ে গেছি কেন এরা বুঝবেই না সে অবস্থায় উঠলে তবে সেখানে বলছেন কৃষ্ণের বিন্দুমাত্র এতটুকু কিছু করতে সমর্থ হয়নি ষোলো হাজার একশো আট রমণী নানা হাব ভাব কটাক্ষ স্বাভাবিক দেখবি বিশেষ করে যাদের যেখানে একটা স্বামীকে যদি পাঁচটা রমণী থাকে তাহলে প্রত্যেকেই চাইবে নিজের দিকে আকর্ষণ করাতে এটা স্বাভাবিক এটা তো স্বাভাবিক নিয়ম কিন্তু বলছেন ষোলো হাজার একশো আট রমণী আবার কৃষ্ণ এত রাস করেছেন তার মধ্যে কাউর ক্ষমতা হয়নি বাপের যে কৃষ্ণকে একটুখানি নড়াচড়া করায় নির্লিপ্তভাবে তিনি সব করেছিলেন এগুলো কাউর বিশ্বাস হবে না ওখানে লেখা আছে ভাগবতে এইভাবে অপ্রাকৃত জগতের কৃষ্ণের কথা আমি বলবার শুরুতেই প্রথমেই বললাম বহুপাত জানাচ্ছেন কৃষ্ণের কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত বিশ্বাস হতে চায় না কেউ কেউ কৃষ্ণকে কোনো একটা কাল্পনিক পুরুষ বলে মনে করে ফিকটিটা স্টোরি ফিকশন কৃষ্ণকে কোনো কাল্পনিক একটা নায়ক মনে করে সাহিত্যিক ব্যাপাররা তার একটা চরিত্র খাড়া করে দিল যাতা বলে এইভাবে তারা কৃষ্ণকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে দুঃখের বিষয় বাস্তবিক পক্ষে কৃষ্ণের শিক্ষা কেউ নিচ্ছে না কৃষ্ণের হাব ভাব কি বলতে চেয়েছেন তিনি কি লীলা করেছেন এগুলো কেউ অনুভব করতে চাইছে মোস্ট সাইন্টিফিক বড় বড় যদি বৈজ্ঞানিক থাকে তাদের মাথাটাও ঘুরে যাবে তারা এখানে বসে স্বীকার করতে বাধ্য হবে যদি মানুষ হয় অমানুষ হলে তো কী করা যাবে কিছু করার নেই কোনো দিক দিয়ে এড়াতে পারবে না বিজ্ঞান দিয়ে সাহিত্য দিয়ে দর্শন দিয়ে কোন দিক দিয়ে এড়োতে পারবে তাকে ঠেকে যেতে হবে বড় বড় যারা আছেন দার্শনিক জড়জগতের তারা সবাই স্বীকার করতে বাধ্য হয়েছেন এমন একজন আছেন সৃষ্টির পেছনে নিয়ন্ত্রা সেটা মানে আমাদের অনুভবের বাইরে বড় বড় সায়েন্টিস্টও বলেছেন আইনস্টাইন সবাই কিছু করান কিন্তু তাকে যে জানতে হবে তাকে যে অনুভব করতে হবে তার কাছে যে ফেরত যেতে হবে এটা কাউর কোনো ব্যস্ততা নাই কাউর মধ্যে এরকম ধরনের ব্যস্ততা দেখা দিচ্ছে না যে আমাকে এই কদিন পরে শরীর ছেড়ে দিতে হবে আমাকে চলে যেতে হবে এই শরীরটা ছেড়ে আমি কোথায় যাব আর শরীরটা যখন ধারণ করেছিলাম মায়ের গর্ভ থেকে জন তার আগেই বা কোথায় ছিলাম এইসব কোনো কোয়েশ্চেন তাদের মধ্যে অ্যারাইজ করছে না তাই জন্য তাকে তাদের বলা হয় সবচেয়ে ফুল বোকা সামান্য বুদ্ধি যদি থাকে একটু নির্মম তাদের মধ্যে চিন্তাটা আসবে এটি কি সব এই যে যেগুলো নিয়ে রয়েছি এখানে বলছেন ভগবান পরিষ্কার জানালেন যেটা আমি আগেও জানাই ভগবান উদ্ধকে বলছে দেখো আর কোনো রাস্তা নেই একমাত্র তত্ত্ববিদ যদি কোনো পুরুষ থাকেন গুরু এবং গুরুপসনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারেন শীতেন ধীর ধীর বিবৃশ্য জীবা স্বয়ময় অপ্রমত্ত সম্পদ্য চ আত্মান অথত্যাজ্যস্তম জ্ঞানরূপ কুঠার এটাকে লাভ করো গুরু তোমাকে দেবে শক্তির দ্বারা যার গুরু হয়েছে সে অনন্ত ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এই সামান্য কটা মানুষ নয় অনন্ত ব্রহ্মাণ্ডকে তারা তারা অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে তারা তারণ করতে পারে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে হ্যাঁ বেদ পুরাণে সব জায়গায় এই কথা বলছে কিন্তু একটা জিনিস দরকার হয় সেই জীবগুলোর কিছু সাবমিশনের দরকার হয় তারা যদি কুকুরের ল্যাজ বাঁকা ঘি দিয়ে টানলেও বাঁকা তেল দিয়ে টানলেও বাঁকা কুকুরের ল্যাজ এরম সোজা করছে আবার এরম সোজা করছে জীবগুলো যতক্ষণ না পর্যন্ত সাবমিশন যাদের যে আত্মসমর্পণ সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব তাদেরকে যে উদ্ধার করে নেবেন সেটা সম্ভব হয় না অনেক সময় হয় প্রভাবশালী বৈষ্ণবরা কি করেন তার তেজের দ্বারা প্রভাবের দ্বারা তাদের মধ্যে যেন আনুগত্য আসে সেরম ব্যবস্থাও করতে পারেন হয় অনেকটা যদি তার অপরাধ থাকে সেটা হয় না প্রভাবশালী বৈষ্ণব সেরকম অনেক সময় করেন যে জীব দেখা যায় তাকে দেখে অভিভূত হয় এবং আস্তে আস্তে যেমন তার মনে হচ্ছে মাথাটা নিচু হয়ে যাচ্ছে আস্তে আস্তে যতটা পরিমাণে আত্মনিবেদন সিদ্ধ হবে ততটা পরিমাণে অপ্রাকৃত জগতে যাওয়ার রাস্তা খুলবে বহু উচ্চ যেমন আমরা হিমালয়ের কাছে গেলে হিমালয়কে এরম দেখে লজ্জিত হয়ে যায় ভীত হয়ে যায় কীরকম দেখে ভীত হয়ে বিশাল এক সমুদ্র আটলান্টিক ওশান আদি প্রশান্ত মহাসাগর সেগুলো যদি মধ্যেখানে আমাকে ফেলে দেওয়া হয় তখন আমি ভীত হয়ে যায় যে কোনো বিশাল বস্তু সেটা দেখার পর মানুষের স্বাভাবিক নিজের অহংকার সংকোচ হয় বুঝে গেল যেটা প্রভুপাত বলছেন সেরকম কোনো মহান পুরুষের সামনে আসার পরেও মহান পুরুষের সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে নিজের ভেতরে যে উইক পয়েন্টগুলো আছে দুর্বলতাগুলো এটা চোখটা নিচু হয়ে যায় যে আমি কীরকম নিচু আর আমার অবস্থাটা কি আর এই কত বড় মহাপুরুষ বহুপাতের সামনে এরম হতো কোনো উচ্চ আদর্শ সেই বিশাল মহাপুরুষ কোনো অদ্ভুত জিনিস বিশাল যাকে অতিক্রম করা যায় না এরকম একটা বস্তুর কাছে গিয়ে নিজের অহংকারের সংকোচ হয় সংকোচ হয় অহংকার চলে যায় কথা বলিনি অহংকারের সংকোচ কার্টেলমেন্ট সংকোচ হতে থাকে এই সংকোচের যে প্রসিডিওরটা এটা যদি বাড়তে বাড়তে টেন্স টু জিরো একেবারে সংকোচ হতে হতে একেবারে আর অভিমান শূন্য হয়ে গেল ব্যাস অভিমান শূন্য হয়ে যাওয়া মানেই তো সব অভিমান শূন্য হয়ে গেলে সব এই জন্য বলছেন এবং এবং মানে কিম এন বলছে জেরাম ভাই বললাম অন্তর থেকে গুরুকে বৈষ্ণবকে সেবা করতে এবং তীব্রভাবে আকর্ষণের সঙ্গে তিনি ছাড়া আমার কেউ নেই মামুদ্ধর দয়ানিধে কে বলেছিল গোকর্ণজির কাছে কে বলেছিল তার পিতা বলেছিল আত্মদেব বলেছিল মামুদ্ধর দয়ানিধে আর ধুন্দুকারীও বলেছিল ধুন্দুকারী বলেছিল যে আমার নিজের দোষে আমার এরম অবস্থা ধুন্দুকারীও প্রার্থনা করেছিল তো যারা নিজের জীবনের অবস্থাটাকে আবিষ্কার করবেন ফার্স্ট আমাদের একটা বিচার হওয়া দরকার খুব ভালো করে আমি আমি যদি আমার নিজের পজিশানটাকে আবিষ্কার করতে না পারি আমি কোন জায়গায় আছি কোন পজিশানে তাহলে আমি উত্তরে যাব কি দক্ষিণে যাব কি পশ্চিমে যাব কোন কোনটা কী নির্ণয় করব বোঝা গেল কি বলল কোনো ব্যক্তি যদি জলের মধ্যে একটা হারিয়ে যায় তাহলে সে কম্পাস দিয়ে আগে নির্ণয় করবে আমি কোথায় আছি বিভিন্ন রকমভাবে বিচার করে দেখবে আমি এখন কোন জায়গায় আছি নিজের পজিশনটা যদি আবিষ্কার না করতে না পারে সে যাবে এটা কোন দিকে আগে নিজের অবস্থাটাকে আবিষ্কার করতো আমি কি পজিশানে আছি আমার অবস্থাটা কি এবার আমি কোন দিকে যাব সেটা পরের কথা নিজের অবস্থাটাকেই কেউ আবিষ্কার করতে পারছে না আমি কি অবস্থায় রয়েছি তারপর তো অগ্রসর হবে আধ্যাত্মিক লাইনে আবার কেউ কেউ উল্টো পথে যাচ্ছে উল্টো পথে আর বোঝা কোনো একটা ব্যক্তি গ্রাম দিয়ে যাচ্ছে যাচ্ছে জিজ্ঞাসা একটা লোককে জিজ্ঞাসা করছে যে আমাদের কান বলছেন অমুক গ্রাম কত দূরে উনি বললেন আপনি তো উল্টো চলে এসছেন বল কেন বলে আপনার তো ঠিক উত্তর দিকে আপনি চলছেন আপনার তো দক্ষিণ দিকে আরও আট কিলোমিটার ফেরত যেতে হবে আট কিলোমিটার আপনার ফেরত যেতে হবে তারপর সেখান থেকে আবার আপনি যাবেন তাহলে কি যারা উল্টো পথে যাচ্ছে তাদের কি করতে হবে যারা ভজন করেনি তারা ঠিক আছে ভজন করেনি এক কোনো একটা সময় নিজের অবস্থাটা আবিষ্কার করলো তারপর অগ্রসর হবে কিন্তু যারা ভজন উল্টো করেছে তাদের কি করতে হবে উল্টো পথে যে ভজন করে চলে গেছে উল্টো দিকে সেখান থেকে আবার নিউট্রাল পজিশানে ফিরে আসতে হবে ডবল কষ্ট ফিরে গেছে উল্টো দিকে গেছে সেখান থেকে ফিরে আসতে হবে যে নিউট্রাল পজিশান নিউট্রাল পজিশন থেকে এবার কোন দিকে যাবে সেটা সে নির্ণয় করতে পারে এবং গুরু উপাসনৈক ভক্ত্যা এবং গুরু উপাসনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারে নিতে ধীর বিভ্রেশ্চ জীবা স্বয়ং অপ্রমত্য সম্পদ্য চাত্মনমথ ত্যাজ্যস্তম সেই গুরু শক্তি সেই যে আত্মতত্ত্ববেত্তা গুরু তার কাছ থেকে শক্তি নিয়ে তত্ত্বজ্ঞান লাভ করে এবার সংসার যেটাকে তোমাকে জঞ্জাল সৃষ্টি করছে এটা কাটো গাছপালাগুলোকে কুঠার দিয়ে সংসারের সমস্ত কিছু যেটা তোমার বন্ধন করেছে ওগুলোকে কাটো যেমন যেমন এক ব্যক্তি তার জমিতে একটা গাছ রয়েছে সে বলছে এই গাছটাকে রাখবো না তা কি করবে সে কুঠার দিয়ে কাটতে কাটতে তলায় যে জড় আছে যেটা যেটা সেখান থেকে শিকড় বাকড় ওটাকেও তুলে ফেলে দেবে সেরকম দায়িত্ব পড়েছে তোমার পারবে কি সেরকম দায়িত্ব সেরকমভাবে সমস্ত কিছু বিদ্যা কুঠারের দ্বারা অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়েছে বিদ্যা কুঠারের দ্বারা কাটতে হবে আর তাতে কী হবে জীবের উপাধি লিঙ্গ শরীর সেটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ হবে না ঔপাধিক শরীর যেটাকে লিঙ্গ শরীর বলা হয় যেটাকে কারণ শরীর বলা হয় কারণ শরীর সেই কারণ শরীরকে ছেদন করে পরমাত্মাকে প্রাপ্ত হওয়া যায় এবং যখন সেটা সিদ্ধ হয় তখন আর সেই অস্ত্র আর লাগে না বুঝে গেল এইভাবে দেখা যায় ভগবান ধীরে ধীরে উদ্ধবকে অনেক কিছু উপদেশ করেছেন উদ্ধবকে চতুর্থ অধ্যায় ভগবান বলছেন দেখো কালেন নষ্টা প্রলয় বাণীয়ম বেদ সংহিতা ময়াদৌ ব্রহ্মণে প্রক্ত্যা ধর্ম ইয়শ্যাম মদাত্মকা আমার যে ধর্ম যে ভাগবত ধর্ম যেটাকে আত্মধর্ম বলা হয় যেটাকে বৈষ্ণব ধর্ম যেটাকে ভাগবত ধর্ম বলা হয় এটা আমি ব্রহ্মাকে উপদেশ করেছিলাম এটা কালের দ্বারা সেটা নষ্ট হয়েছিল ভগবান বললেন যাতে আমার ধর্ম উক্ত আছে ভগবত ধর্ম যেটা উক্ত আছে সেই বেদ বেদ সেই বেদ বাক্য কাল কাল প্রভাবে প্রলয়ে নষ্ট হয়েছিল পরের সৃষ্টির পূর্বে আমি তা আবার ব্রহ্মাকে বলেছিলাম আর ব্রহ্মা আবার তারপর গেল তেন প্রত্যাচ পুত্রায় মনবে পূর্বজায়সা তত ভিগবা তত ভিগবাদয় অগ্রণন সপ্তব্রহ্ম সপ্তব্রহ্ম মহর্ষয় এরা সব নিয়েছে কিন্তু দেখা যায় এই ভাগবত ধর্ম সবাই তো বলবে আমি তিলক নিয়েছি মহারাজ আমি তো গড়িয়া মঠে আছি আমি তো ভাগবত ধর্ম বলবে কি না প্রত্যেকেই তো বলবে আমার তো তিলক আছে আমি তো করি একই গুরুর কাছে শিষ্য অনেক হতে পারে একই গুরুর কাছে দুই শিষ্য শিক্ষা করতে গেল আমি উদাহরণ দিই এটা ইন্দ্র আর বিরোচন দুজনে দেবগুরু বৃহস্পতির কাছে ব্রহ্মতত্ত্ব উপদেশের জন্য গেল গেলেন তারা দুজন এই দুজন উপদেশ প্রাপ্ত হওয়ার পর দুজনে দুরকম বুদ্ধি হয়ে গেল একই সঙ্গে কিন্তু দুজনকে একই সঙ্গে বসিয়ে একই তত্ত্ব উপদেশ করছেন কিন্তু বিরোচন এক মানে বুঝলো আর ইন্দু এক মানে বুঝলো পূর্ব সংস্কারের জন্য বিরোচন একরকম মানে বুঝলো আর এর একরকম সংস্কারের জন্য এ মানে বুঝলো দুজনে একই তত্ত্ব উপদেশ করলেন বৃহস্পতি কাউকে আলাদাভাবে বলেননি অথচ দুটো জ্ঞান দুজনের মধ্যে দুরকমভাবে স্ফূর্তিপ্রাপ্ত হলো এটা কি করে হয় না হ্যাঁ হতেই পারে একই গঙ্গার তীরেতে গঙ্গার জল গ্রহণ করছে একটা নিম্ববৃক্ষ একটা আম্রবৃক্ষ একটা আম্রবৃক্ষতে মিষ্টি ফল হচ্ছে আর নিম্নবৃক্ষের পাতা থেকে আর সব তো হচ্ছে আর যদি কোনো আর্গুমেন্ট করে কেউ তাহলে কি জবাব দেবে নিম্নবৃক্ষ ওই একই তো জল নিচ্ছে একই মাটি এই পাশাপাশি ওই একই জায়গায় একই রস সব নি কিন্তু ওর সংস্কার ওটা ওর সংস্কার অনুযায়ী ও নিম্নবৃক্ষ রকম হচ্ছে আর এ সংস্কারটাই রয়েছে বীজের মধ্যে সংস্কার রয়েছে সেই অনুপাতে ওরকম ফল হচ্ছে সেই জন্য একই গুরুর কাছে হতে পারে সদ্গুরু তার কাছে অনেক শিষ্য এসছে কিন্তু দেখা যায় এক একজন এক একটা ভাব পূর্ব সংস্কার অনুযায়ী কিন্তু এর মধ্যে একটা কথা সত্য যাদের আলাদা আলাদা সংস্কার আছে বলে আলাদা আলাদা বুদ্ধি পেকে উঠছে গুরুদেবের একই শিক্ষা পেল আলাদা আলাদা বুদ্ধি পেকে উঠছে তাদের কি করে হলো বলে যে সংস্কারটা তারা আলাদা রেখেছে যখন গুরুদেবের কাছে আত্মসমর্পণ হয়েছিল তখন যদি তারা বাস্তবিক আত্মসমর্পণ করত তাদের যে সংস্কৃত হওয়া অর্থাৎ তার সংস্কার হয় না যেমন ব্রহ্মা সকালে বললাম ভগবান শ্রীকৃষ্ণ ওকে সংস্কার করালো করে ব্রাহ্মণ করালো সংস্কার কথা মানে হলো সংস্করণ মানে ও তার যে পুরনো সব কিছুকে মুছে দিয়ে নতুনভাবে তার একটা একটা সম্ভাবনা এটা হয় সংস্কার এটা যদি হয়ে থাকতো অর্থাৎ গুরুচরণে যদি তার আত্মসমর্পণ ঠিক হয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে তার পূর্বজন্মের কি কি ব্যাপার তার সংস্কারটা পূর্বে কি ছিল দ্যাট ডাজন্ট ম্যাটার বোঝা গেল কি বললাম যে ব্যক্তির গুরুচরণে আত্মসমর্পণ হওয়া গুরুকে দেখে খুব ভালো লেগেছে তাকে পাগল হয়ে গেছে তারপর তার চরণে মরবে কি না গুরু যদি কৃপা করে আত্ম মরবে এরাম ধরে তা গুরু না হলে আমি বাঁচব না সেই গুরু যখন তাকে কৃপা করতে চায় তখন শিষ্যের তরফ থেকে যদি কৃপা নেওয়ার বাস্তব ইচ্ছা থাকে আত্মসমর্পণ যদি হয়ে থাকে তাহলে তার পূর্ব সংস্কার কি ছিল সেটা আর কিছু হবে না বোঝা গেল পূর্বে যে সংস্কার আলাদা থেকে থাকে এখন আত্মসমর্পণ করেছে তাহলে গুরুদেবের শক্তি সঞ্চারিত হয়ে থাকে পুরো তৈরি করে দেবে না আগেরটার কাজ করবেন কিন্তু ততক্ষণ কাজ করবে যখন সে নিজের যে অভিমানটাকে রিজার্ভ করে রেখে দিয়েছে নিজের মধ্যে অভিমানটাকে যতক্ষণ বজায় রেখে দিয়েছে ততক্ষণ পর্যন্ত গুরুদেব দীক্ষা দিল কি করবে তো আত্মসম্পর্ক করেনি তা এইভাবে ধীরে ধীরে কোনো না কোনো সময় যদি আগে গিয়ে এখন গুরুদেব চলে গেছে কি করবে হ্যাঁ গুরুদেব যদি কাউকে পাঠিয়ে দেয় গুরুতত্ত্ব তো অখণ্ড তিনিই বলছেন আমি এই রূপে এলাম তাহলে কপাল ভালো থাকলে হলো নাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি হয়ে যায় পারে না আবার পরের জন্মে চেষ্টা করবে एवं प्रकृति वैचित्रादिद्वंते मतयो निनम पारंपर्जेन के सांचित पाषंड मतयो यपरे एवं प्रकृति वैचित्राद भिद्यते मतयो निनम পারম্পর্যেন কেশাঞ্চিত পাষণ্ড মতয় অপরে এইভাবে উদ্ধব দেখো বিভিন্ন প্রকৃতি বৈচিত্রী বৈচিত্রতার জন্য নিবন্ধন মানবগণের বুদ্ধিও ভিন্ন ভিন্ন হয় আর তাদের উপদেশ পরম্পরা আর তারা যে বলছে আমাদের গুরু পরম্পরা আমাদের যে গুরু পরম্পরা কালকে আজকে সকালেও বলেছিলাম বিক্ষেপ রহিত গুরু পরম্পরা এই শব্দটা মনে মুখস্থ রাখতে হবে বিক্ষেপ রহিত গুরু পরম্পরা যেটা বলদেব বিদ্যাভূষণ বলছেন বিক্ষেপ রহিত যে পরম্পরার মধ্যে যে ধারাটা শিক্ষাটা আসছে পারম্পর্যক্রমে সের মধ্যে কোনো বিকৃতি লাভ করেন ইনট্যাক্ট সেইটি বয়ে আসছে তাই কি না এটা বলে বিক্ষেপ রহিত গুরু পরম্পরা আর বিক্ষেপ শহীদ গুরু পরম্পরা কখন হয় যখন গুরুদেবের আদর্শ কিছুই নেয়নি কিন্তু গুরুদেবের শিষ্য অভিমান দীক্ষা দিতে আরম্ভ করল তখন তা কি হবে তাহলে সেই যে একটা পরম্পরা সৃষ্টি করলো সেটা সেটা কোন জঞ্জালের সৃষ্টি করবে সেই যে একটা পরম্পরা সৃষ্টি করে দিল তাতে জগতে কি জঞ্জাল সৃষ্টি হবে এবার কল্পনা করে দেখ কিচ্ছু করার নেই বিজ্ঞান ভিত্তিক বিচার কেউ করতে চাইছে না গোঁজামিল সবাই দিতে গোঁজামিল দিয়ে একটা কোনো মতে খাড়া করে দাও চাইছে না তাহলে এবং প্রকৃতি বৈচিত্রাদ ভিদ্যান্তে মতয়নে নাম পারম্পর্যেন কে সাঞ্চিত পছন্দ মতয় অপরে ভগবান বলছেন যাদের অন্তঃকরণ আমাকে প্রাপ্তি করবার যে আশা আমাকে যে ভক্তি হয়ে গেছে অনন্য ভক্তি আকিঞ্চন অবস্থা তার অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় কোনোটাই কোনো রকম কোনো চঞ্চল নয় শান্ত দান্ত নির্ভীক যার মধ্যে থেকে ভোগবাসনা বিদায় নেবে তার মতো স্মার্ট আর কেউ হতে পারবে না বোঝা গেল কি বললাম যার মধ্যে থেকে ভোগবাসনা চিরতরের মতো বিদায় নেবে he is the smart smartest gentleman বা লেডি হতে পারে তার মধ্যে তার মতো আর কেউ সবচেয়ে বড় আমাদের উইক করে দেয় আমাদের ভোগবাসনা কোনো না কোনোভাবে গোপনভাবে আমাদের ভেতর ওইটাই আমাদের উইক বানিয়ে দেয় নির্ভীক হয়ে যাবে সে আগুনের মতো তার তেজ তাকে দেখলেই বোঝা যাবে তিনি নির্ভীক জগতে কোনো কিছু তিনি ভয় পান না যিনি ভগবানকে ধরেছেন তার আর কিসের ভয় হতে পারে প্রহ্লাদ মহারাজ কার ভয় করেছিল প্রহ্লাদ মহারাজ একটা পাঁচ বছরের বাচ্চা সে কাকে ভয় করেছিল হিরণ্যকশিপু বলছেন যে জগৎ কাঁপে আমার নামেতে আমার নাম শুনলে পরে জগৎ কেঁপে ওঠে চোদ্দ ভুবন হ্যাঁ আর তোর এমন কি হয়েছে তোর আমার সামনে বসে এত বড় বড় কথা বলছিস এই যে কথাটা বলল তখন কি প্রহ্লাদ ধমক দেওয়ার পরে কি ভীত হয়ে গেছিল কেঁপেছিল কেঁপেছিল প্রহ্লাদ কিচ্ছু কাঁপেনি প্রহ্লাদ স্মার্টলি বলছে কিচ্ছু কাঁপেনি প্রহ্লাদ প্রহ্লাদ তো জানে ভগবানকে ধরে রয়েছে প্রহ্লাদকে কত অত্যাচার করা হয়েছিল মারা হয়েছিল আগুনে পোড়ানো সমুদ্রের পাহাড়ের ওপর থেকে জলে ফেলে দেওয়া গুফার মধ্যে বন্ধ করে দেওয়া বিষ দেওয়া কি নয় তারপরেও তো প্রহ্লাদকে কিছু করতে আর প্রহ্লাদের কথাই যদি মনে করো মা ও সব রেখে দিন ইতিহাস গল্প আর তাহলে মীরাবাইয়ের কথাই ধরো যদি এত অবিশ্বাস হয় মীরাবাইয়ের কথাই ধরো অত দূর যদি না যেতে পারে মানুষের এরকমই বুদ্ধি খারাপ তো মীরাবাই বিষ পান করে গেলেন আনাসে আনন্দে পান করে গেলে হাঁসকার পি গাই মেরা এরকম ধরে চরণ পেয়ে গেলেন কি হলো কি হলো এখানে দেখা যায় ভগবান বলছেন অকিঞ্চন্যস্য দান্তস্য শান্তস্য সমচেতস ময়া সন্তুষ্ট মনস সর্বা সুখময়া দিশ সর্বাহা সুখময়া দিশ যে অকিঞ্চন যার হৃদয়েতে কোনো কামনা বাসনা নেই যার হৃদয়েতে কোনো রকম কামনা বাসনা নেই কোনো কিছুই নেই আকিঞ্চন যার এক একজনকেই সম্পত্তি ভেবে নিয়েছে এটা যে ভগবান ছাড়া আমার আর কেউ নেই ভগবান ছাড়া কেউ যার কেউ নেই তার ভগবান আছে সেখানে বলছে না কিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সাহা এই কথাগুলোর মানে কি আকিঞ্চন মানে হলে ভগবান ছাড়া আর কোনো কোনো সম্পত্তি নেই নাই যার কিঞ্চন সংগ্রহ করার কিছু নেই তার কোনো কিছুতে আর পড়োয়া করে না হ্যাঁ আরাম একেবারে যারা নিষ্কিঞ্চন সাধু তাদের যে সুখ যে কি বাইরের জগৎকে সুখ দেওয়ার জন্য প্রভুপাতকে অনেক কিছু করতে হয়েছে বাইরের লোক যেন বুঝতে পারে ওরা যেন মনে করে আমি ভালোবাসি ভালো তো সত্যিই বাসেন প্রত্যেক জীবকে উদ্ধারের জন্য এটা করতে হয় কাউকে কৃপা করার জন্য কিছু করে বাস্তবিক একটা সাধুর জীবনে কোনো কিছুই কোনো কিছুই তাদের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না নেই তাহলে আকিঞ্চনস্য দান্তস্য যে দান্ত শান্ত আর সমচেত সহ যে সর্বভূতে ভগবত ভাব লাভ করেছে সমচেত সহ আর আমাতেই যে মনটাকে রেখে সদা সন্তুষ্ট কোনো সময় যদৃচ্ছ উপপন্নেন বর্তমান গৃহাশ্রমী কার কথা বলছি আমরা সুদামা সুদামা বিপ্রের কথা কিছুদিন আগে আলোচনা বললেন ভগবানের ইচ্ছায় যা কিছু উপস্থিত হবে বারান্দায় ওটা দিয়ে জীবনযাপন করবে এত খুশি সে ভগবত ইচ্ছায় যা উপস্থিত হবে সেটা দিয়ে জীবনযাপন করবে তার আর কোনো দুঃখ নেই যেই রকম নিষ্কিঞ্চন তাকে পৃথিবীর কাউ কেউ ভীত করতে পারবে না সে বলছেন কারণ সর্বদিকে ভগবত অনুভবের জন্য সমস্ত যেদিকে তাকায় সেখানে তার সমস্ত দিক সুখময় কথা বুঝে যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম ভব মহাদবাগ্নি নির্বাপন অর্থাৎ চারিদিকে আগুন জ্বলছে সংসারে সেটাকে নির্বাপন করতে হবে কিন্তু আবার পরমহংস বৈষ্ণব প্রবোধানন্দ সরস্বতীবাদ কি বলছেন সেখানে বলছেন আশ্চর্য কথা সর্বদিক সুখী সুখ সর্বদিক যেদিকেই তাকাবে সে সুখ অনুভব করবে সমস্ত দিকে যেদিকে তাকাবে সেদিকে তার কোনো দুঃখ থাকবে না সর্বদিকেই সুখ অনুভব করবে সে সমস্ত দিকে সে সুখ অনুভব করবে কোনো রকমভাবে তার কোনো अयोनो मया संतुष्टो मनसः सर्वा सुखमया दिशः सर्वदिके से सुख अनुभव কোন দিকে তার কোন কোন কষ্ট নেই ন পরমেষ্টম ন মহেন্দ্র ধিশ্নম ন সার্বভোমম নর사াধিপত্যম ন যোগ সিদ্ধির পুনরভবমবা মাইয়ार पिता আত্মে ছতি जद মদ বিনা অন্যাত এরকম ধরনের শ্লোক যে ভাগবতে কটা ছিল নাগপত্নীগণ বলেছেন বৃত্তাসুর বলেছেন সবাই তো আমি কিছু চাই না ব্রহ্মার পথ চাই না ইন্দ্রের পথ চাই না কিচ্ছু চাই না আমরা সমস্ত এই যে জগতের আধিপত্য যদি বলো সার্বভৌম আধিপত্য সেটাও চাই না আর যোগ সিদ্ধি তোমার যে আছে আঠেরো রকমের হ্যাঁ প্রধান যোগসিদ্ধি তার সঙ্গে আবার যেগুলো হালকা আছে সেগুলো সূক্ষ্ম ছোট ছোট যোগসিদ্ধি সেগুলো সব মিলে এগুলোর কোনোটাই আমরা চাই না আমরা কোনোটাই চাই না কেবল তোমাকেই চাই আর কিছু না সেখানে ভগবান উদ্ধবের কাছে বলছে উদ্ধব ন তথা মে প্রিয়তম আত্মজনের ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ ন শ্রীর নৈব আত্মা যথা ভবান তুমি আমার কাছে যত প্রিয় তত আমার কাছে আত্মজনী ব্রহ্মাও তত প্রিয় না শঙ্করও তত প্রিয় না শঙ্করসন যে আমার দাদা ও অত প্রিয় না আর শ্রী যে লক্ষ্মী আমার সেবা করে সে লক্ষ্মী অত প্রিয় না চ যথা ভবান হ্যাঁ যথা ভবান যেমনভাবে তুমি আমার প্রিয় হ্যাঁ যেরকম তুমি আমার প্রিয় সেরকম আর প্রিয় কেউ প্রিয় নয় ভগবান বলছেন ভগবানের গুণ অনন্ত ভগবানের কথা শুনতে শুনতে আপনারা পাগল হয়ে আনন্দে ভগবান বলছেন আমি সবসময় নিরপেক্ষ শান্ত নির্বৈর সাধু পরমাংস তাদের সবসময় পেছনে পেছনে যাই নিরপেক্ষম মনিন শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম পুয়েতি অঙ্গ্রি রণুভি অনুব্রজামি অহম পুয়েতি অঙ্গ্রি রেণুভি বলছেন এইসব নিষ্কিঞ্চন পরমাংস বৈষ্ণবগণের পেছনে আমি থাকি ওর কেন পেছনে থাকো পেছনে পেছনে যাও কেন অনুব্রজামি আহম অনুব্রজামি মানে তারা যেরম যায় তাদের পদাঙ্ক অনুসারে পেছনে পেছনে আমি যাই কেন যাও ভগবান বলছে এই জন্য যাই তারা যখন চলবে তারা জেলে ধুলো উঠবে পায়ের আর ধুলো উঠলে আমি পেছনে থাকলে তাদের পায়ের ধুলোগুলো আমার মাথায় পড়বে আর আমার অনন্ত ব্রহ্মাণ্ড আমার মধ্যে রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে প্রবৃত্ত করবার জন্য ভগবানের একটাই রাস্তা সেটা হচ্ছে সাধু বাস্তব সাধু জগতে তিনি পাঠাবেন তাদের দ্বারা ভূমণ্ডলকে পবিত্র করার ইচ্ছা ভগবান সমস্ত তীর্থি কুরবন্তি তীর্থানি শান্তে তেন জগৎ হ্যাঁ শান্তস্য গদাভৃতা ভগবদ্বিদা ভগবত তীর্থভূতা স্বয়ং প্রভু বিদুরজিকে যুধিষ্ঠির মহারাজ বলছেন আপনি আবার তীর্থ করতে চান কি আর তীর্থ তো আপনার চরণে সব আছে সে কথাটাও ঠিকই বৈষ্ণব চরণ ছেড়ে যারা বাইরে তীর্থতে যায় গুরুচরণ ছেড়ে তারা পাখণ্ড তারা জানে না যদি বৈষ্ণব বলে যাও ঠিক আছে যেখানে গুরু বৈষ্ণব চরণের সমস্ত তীর্থকে দর্শন হয়ে যায় তৃপ্তি লাভ হয়ে যায় সেখানে অন্য কিছু আর অসুবিধে থাকতে পারে সেখানে অন্য কিছু থাকতে পারে ওই জন্য যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ বলছেন বিদুরজি মহারাজকে ভবৎ বিদা ভাগবত আহা তীর্থভূত স্বয়ং প্রভ আপনি তো সমস্ত তীর্থের তীর্থ তো আপনার চরণে আপনি আবার যান তীর্থ করতে তীর্থি কুরবান্তি আগে তীর্থগুলোকে রিচার্জ করতে হয় তীর্থগুলোকে তীর্থগুলো থেকে এসে কি করে পাপিরা এসে চান করে চান করবে সব অত্যাচার করবে তীর্থ থেকে লুট করে সব নিয়ে যাবে সেই তীর্থগুলোকে আবার রিচার্জ করবে হচ্ছে সাধুরা এই শর্ত নিয়েই গঙ্গাজি নিচে এসছিলেন গঙ্গাজি আসতে চাননি বলো আমি আমার গায়ে তো সব চান করবে আমার পাপ ঠেলে আমি কোথায় যাবো বলো কোনো চিন্তা নেই আমার যে বিমল সাধুগণ আছেন তারা তোমার যখন স্পর্শ করবে স্নান করবে তখন থা সমস্ত কিছু তোমার আবার তোমার এই কারণে নিরপেক্ষম মনিম মনিম স্বান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজামি অহম নিত্যম অনুব্রজামি অহম নিত্যম পুয়েতি অঙ্গ্রিরেণভি আমি ভক্তের পেছনে নিত্যকালই যাই চলতে থাকি কারণ তাদের চরণের ধুলি দ্বারা আমি পবিত্র হব বলে এটা বানানো কথা নয় শ্রী চৈতন্য আপু সাক্ষাৎ কথা কতবার বলেছেন হরিদাসকে সনাতন কি কতবার বলেছেন বলেছেন না সনাতনের কণ্ডুরসা হয়েছেন প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাই তো আমাতে তোমাকে স্পর্শ করে তুমি মনে করো আমি ওরা আমি পবিত্র হতে চাই আর ভগবান পবিত্র হতে চাই বলো সাক্ষাৎ ভগবান বলছেন আমি পবিত্র হতে চাই ওই জন্য তোমাকে স্পর্শ তুমি দুঃখ পাও কেন প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাই তো আমার এখন যদি বলতে পারি এই কথাটা সত্যতা কত দূর হ্যাঁ এটাও ভগবান একদিকে মিথ্যে বলেননি তোমার পবিত্র গুণ নাই তো আমাদের যদি বলা হয় তাহলে এইটা যদি মানে করা হয় অন্যভাবে মানে যারা জড়জগতে বুঝতে পারবে না কিন্তু যদি সেবাবৃত্তি হিসাব করা যায় সে সেবাবৃত্তি ভগবানকে সেবা করবে এই যে বৃত্তিটা এটা তো একটা তুলনা হয় না না ভগবান তো আর নিজের সেবা নিজে করবেন ভক্তই করেন তাহলে এই হিসাবে ভগবান যেটা কথাটা বলছেন একদিক দিয়ে একটা ঠিক তোমার পবিত্র গুণ মানে তোমার পবিত্র সেবা ধর্ম তোমার পবিত্র গুণ মানে তোমার পবিত্র সেবা ধর্ম আমার মধ্যে নাই এ কথাটা তো আবার ভগবান এ কথাও সত্য ভগবান ভক্তের সেবা করেন তো ভগবান ভক্ত ভক্তিমান ভক্ত ভক্তিমান ভগবানকে বলা হয় ভক্ত ভক্তিমান তাহলে ভগবানের মধ্যে ভক্তি আছে ভক্তি করেন না ভগবান জীব ভগবানকে ভক্ত করবে ভক্তি করবে আর ভক্ত ভগবানও জীবগণকে ভক্তি করে থাকেন কৈবল্য নরকায়তে তিদাস তিদাস পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলে প্রখ্যাত দংশ্রায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে যৎ করুণা কটাক্ষ বৈভবতম তং গৌরবেব স্তুমহ কে বলছেন এই কথাটা তো প্রমাণ দিলাম হ্যাঁ কই বলল নরকায়তে এই এই এই কথাই তো বলছেন ন পারামেষ্টম না মহেন্দ্র দৃষ্ট এই কথাই তো হচ্ছে পুনরাবৃত্তি বরঞ্চ এর থেকে আরও উচ্চ কথা তাই না সেখানে এইরকম ধরনের যদি কথা বলেন যে আমি কই কৈবল্য নরকায়তে বললোর কথা যদি তোলো আমার কাছে নরক নরক মনে হয় কৈবল্য নরকায়তে কৈবল্য নরকায়তে তিদক এত বিক্ষেপ করো না তোমরা কৈবল্য নরকায়তে তিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটেল প্রখ্যাত রংশ্রায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে যত করুণা কটাক্ষ বৈবতম তং গৌরমেবস্তম সেই গৌরকে আমি অনুবাদ করি যার কৃপাতে আমাকে কৈবল্যর কথা যদি কেউ তোলে তা আমাকে নরক মনে হয় কৈবল্য আয়তে ত্রিদশের পুর স্বর্গমত্ত পাতালের কোনো কিছু আর তার দরকার হয় না আকাশ পুষ্পায়ত আকাশ পুষ্প যেমন হয় না ঘোড়ার ডিম আকাশ পুষ্প এই যে কথাগুলো সশর সিংহ সশর সিংহে খরগোশকে সিং হয় না ঘোড়ার ডিম ঘোড়া কি ডিম হয় না মানে এটা একটা কথা যেটা হয়ই না আকাশ কুসুম হ্যাঁ না বলছে তার কাছে এরকম ধরনের আর এখানে এখানে বিচার করে বলছেন আশ্চর্য কথা যেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন যে চেত মার জন্য ভব মহাদাবাগ্নি নির্বাপ চারিদিকে আগুন জ্বলছে এটা তো মহাপ্রভু ঠিক বলেছেন জড়জগতের তেই যে কথা কিন্তু আমি যে বিচার এখানে করতে বসেছি সেখানে বলছেন পরমংস বৈষ্ণবগণ যে অবস্থায় উন্নীত হন ভগবানের প্রতি ভালোবাসাতে তাদের হৃদয়ে এমন ভালোবাসা থাকে সমস্ত উজাড় করে বিশ্বকে ভালোবাসতে পারে যেটাকে ফিলন্থ্রপিস্ট বলে সমস্ত বিশ্বকে আলিঙ্গন করতে পারে ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু মহাজকে যদি কেউ দেখে থাকতেন তাহলে জানতেন নাহলে বিশ্বাস হবে না তারা সমগ্র বিশ্বকে সমগ্র বিশ্বকে আলিঙ্গন করতে পারে তারা এরকম ধরনের তাদের ভালোবাসা অফুরন্ত প্রীতি আর এই প্রীতির দ্বারাই তো একটা একটা করে তোলে মাছকে যেমন জাল থেকে তোলে সংসারের জাল থেকে গুরু বৈষ্ণব তোলে কি করে তারা কি বাহাদুরি করে কিছু লেকচার দেয় ভাষণ দেয় না তাদের ভালোবাসাটার বহিঃপ্রকাশ তাদের হরিকথাটা মানে কি তাদের হৃদয়ে উজাড় করে তারা ওই প্রীতি এর দ্বারা এক একটা বদ্ধজীবকে জালে আটকে বলে চল এবার ধামে চল কোথায় রয়েছিস এত কষ্ট করছিস গুরু বৈষ্ণব যদি প্রীতি না দেখায় তো ভগবান কোথা থেকে আসবে ভগবান তো ভগবানের প্রীতি তো তো গুরু বৈষ্ণবের মাধ্যমেই আসবে ভগবান তোমার সামনে তো আসবে না তাহলে কৈবল্য নরকায়তে তিদাস পুরা আকাশ পুষ্পায়তে আর যে ইন্দ্রিয়গুলো তোমাকে পথভ্রষ্ট করছে এত কষ্ট দিচ্ছে এত যন্ত্রণা দিচ্ছে তোমার সেন্স অর্গানগুলো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে জানিয়েছেন যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনয় আদ্যন্ত আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুরমতে বোধাহা কিন্তু হে কন্তেয় হে অর্জুন জেনে রাখো যেহি সংস্পর্শজা ভোগা যেটা ট্যাঞ্জেবল ফ্যাসিলিটিগুলো এনজয়মেন্টগুলো যেটা চোখ দিয়ে দেখতে চাও কান দিয়ে শুনতে চাও এগুলো সেন্স অর্গান দিয়ে অনুভব করো এনজয় করো যেহি সংস্পর্শ যা ভোগা এই যে ইন্দ্রিয়র দ্বারে যে তুমি সুখ ভোগ করার চেষ্টা করছো বিশেষ করে বর্তমান যুগে যা হয়েছে একটা লোকের এই মায়া থেকে বের করে দেওয়া তাকে বর্তমান যুগে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে অনেক সুবিধে এতটা লোকে অধপতন হয়নি এখন মায়াদেবীর প্রভাব এত বৃদ্ধি হয়েছে যে একটা লোককে ওই মায়া থেকে বার করা ইটস টু টিপিক্যাল অসম্ভবই বলা যায় অসম্ভবের পরে যদি কিছু থাকে তাও হতে পারে কিন্তু সেটাও আবার সম্ভব হয় অপ্রাকৃতিক যুগে থাকে এটা অসম্ভব কিন্তু সেটাও সম্ভব করেন হতে পারে সেই জন্য সেখানে বলছেন যে সমস্ত ইন্দ্রিয়গণ যেগুলো তোমাকে এত বিরক্ত করছে যেই হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনক এবতে এটা জেনে রেখো এগুলো তোমার কিন্তু অন্তিমে কিন্তু যদগ্রে অমৃতপমম পরিণামে বিষমেব কেউ তো একটা খুলেও দেখে না একটা বিচারই করে না গৌরী মঠের যে ভক্তিমঠ ঠাকুরের বিচারগুলো আমি জানি না এদের কি বুদ্ধি দেখলে অবাক হয়ে যাবে কীরকম ধরনের বিচারগুলো রয়েছে কিন্তু কেউ সময় নেই সব বলছে আমাদের সময় নেই আর সময় কী জন্য আছে যদি এক্ষুনি যমরাজ আসে তোমার কাছে নিতে তখন তুমি বলবে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে নি ছেলেটাকে বিয়ে দিয়ে নি বলবে আমার নাতিটার বিয়ে দেখে নি কী বলবে তুমি কোনো কথা শুনবে কি যমরাজ যখনই আসবে তোমাকে যে মুহূর্তে সে মুহূর্তে যেতে হবে তার তুমি সময় নেই কিসের জন্য বলছো সময় নেই প্রপাত বলছেন যারা বলছেন সময় নেই তারা হচ্ছে সবচেয়ে বেশি মায়ার মধ্যে রয়েছে আত্মঘাতী তো বটে মায়ার মধ্যে রয়েছে কাজে যেহি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনা এবতে আদ্যন্তবন্ত কন্তীয় নতেশু রমতেব যারা বাস্তব ইন্টেলিজেন্ট বুদ্ধিমান তারা এই জড়জগতের সুখভোগের জন্য ব্যস্ত হয় না জড়জগৎ সুখভোগে ব্যস্ত হয় না কেন এর সুখগুলোর শুরু আছে শেষ আছে এই সুখগুলো শুরু আছে আবার শেষ আছে কিন্তু আমি যে সুখের কথা কীর্তন করতে বসেছি সেখানে কোনো যদি শুরু হয়ে যায় তারা শেষ পাবে না এ তো শুরু শেষ নেই আছে এক্ষুনি ছেলেটা স্টার মার্কস পেয়ে পাস করেছে ছেলেটা ছেলেটা স্টার মার্কস পেয়ে পাস করেছে আনন্দে ধুম পড়ে গেল আরে বাপরে বাপ ঘরের মধ্যে মিষ্টি এবং ভান্ডারা মানে ফোয়ারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে বাপি তোমার আমার স্কুটারটা একটু দাও আমি একটু বন্ধুর বাড়ি যাব বাবা বলছে না তুই চালাতে পারিস না আমি দেবো না মা বলছে দাও না কি তোমার একটা স্কুটারটা দেবে একটা মায়ের কাছে তো ঠিক আছে যা আমি কি করব স্কুটার নিয়ে বড় রাস্তা বেরোতে বেরোতে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট মারা গেল তাহলে রেজাল্টে যে গেজেটটা দেখেছিল তারপরে যে কে আনন্দের বন্যাটা বইছিল সেটা স্ট্যাগনেন্ট বন্ধ হয়ে গেল খালি কিছু সময়ের ব্যবধান কিছু সময়ের ব্যবধান অল্প সময় তো ব্যাস তাহলে যেগুলো তোমরা সুখ মনে করছো সেগুলোর বাস্তব স্বরূপ অনুসন্ধান করলে দেখা যাবে বাস্তবিক তার মধ্যে বাস্তবিক কোনো সুখ নাই সে সুখের কোনো বাস্তবিক ত্রৈকালিক অস্তিত্ব ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে এর যে সুখের বা দুঃখের কোনো অস্তিত্ব থাকে না ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে যার নিত্যত্ব থাকে না সেটা আর কি আগম পাই না বলেছেন এই জগতের যে সমস্ত সুখ দুঃখ এগুলো তাং তিতিক্ষ সভা ভারত হে অর্জুন এগুলোকে সুখ এগুলো শীতোষ্ণ সুখ ও দক্ষতা যেগুলো আছে সমস্ত এগুলো সহ্য কর তাহলে চৈতন্য মহাপ্রভু যেটা বলেছেন সেটা জড়জগতে যে সাধারণ মানুষ তাদেরকে বাঁচাবার জন্য বলছেন দেখো চারিদিকে অগ্নি জ্বলছে আগুন কেন ত্রিগুণের যে ফাইটিং মানে বাস্তবিক পক্ষে লড়াইটা কার সঙ্গে হচ্ছে গুণের সঙ্গে গুণের আর তো কারোর সঙ্গে নয় গুণের সঙ্গে গুণ ওর তমগুণ এর রজগুণ লড়াই লেগে গেল এইরকমভাবে দেখা যায় গুণা গুণেশ বর্তান্ত ইতিমাত্রা ন সজ্জতি বুধাহা গুণ গুণের সঙ্গে ফাইটিং হচ্ছে সমুদ্রের মধ্যে ঢেউ উঠেছে একটা ঢেউ এসে আর একটা ঢেউ কোলাই কোলাইট করলো ব্যাস ঢেউটা ছিটকে গেল এরকমভাবে প্রত্যেক ব্যক্তির মধ্যে কাউ না রজগুণ বেশি আছে কাউ তমগুণ কাউ এই গুণগুলোর সে ঢেউগুলো যে আছে উর্মি ঢেউ এগুলোর সঙ্গে অপরের যে গুণগুলোর ধাক্কা হচ্ছে এবার অশান্তি সব সর্বত্র ঘরে বাইরে রাজনৈতিক ক্ষেত্রে সর্বত্র কোথায় নয় এগুলো থেকে কোনো বেরোবার কোনো রাস্তা জীব পাচ্ছে না এই জন্য এখানে বলছেন কিন্তু যে অবস্থাটা বর্ণনা করলাম আজ আকিঞ্চনস্ব দান্তস্য শান্তস্য সমচেত সহ মায়া সন্তুষ্ট মনসহ সর্বা সুখময়াদিস তাহলে যিনি যেটা প্রবদান অনুসারে বিশ্বম্পূর্ণ পূর্ণ সুখায় আর কোথায় গণ্ডগোল তুমি বলছো গণ্ডগোল কোথাও গণ্ডগোল নেই সমস্ত বিশ্বের সুখের আগার সমস্ত বিশ্ব সুখের আগার সমস্ত বিশ্ব সুখ কোথায় কোথায় তুমি দেখছো লড়াই ঝগড়া কিছু দেখতে পাচ্ছে না তা এই হচ্ছে পরমংস অবস্থা এইভাবে ভগবান ধীরে ধীরে সমস্ত বলতে গিয়ে বলছেন দেখো উদ্ধব তোমার থেকে প্রিয় কিন্তু আমার নয় ন তথা আমি প্রিয়তমা আত্মজনের নসং করা ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্মা চ যথা ভবান তুমি যতটা আমার প্রিয় আমার নিজের যে শরীর আমার যে শরীরটাকে আর প্রাকৃত শরীর ভগবানের অপ্রাকৃত তা বলছে দেখো আমি যে আমি নিজে প্রত্যেকেই তো নিজেকে বেশি ভালোবাসে না আমি আমার তোমা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসি এটা বাস্তব কথা গুরু বৈষ্ণব এটা পারে আর বলছেন যে দেখো ভক্তির দ্বারাই আমি গ্রাহ্য হই ভক্তির দ্বারাই প্রাপ্ত হই অন্য কোনো কিছু আসাধু সঙ্গ সৎসঙ্গাত মাম উপাগতাহা আমার সাধু সঙ্গের যে কি প্রভাব তার দ্বারা বেশিরভাগ ব্যক্তি এই জগৎ থেকে যান সব সাধু সঙ্গ আর অন্য কোনো হ্যাঁ বলছেন যে দেখো ন সাধেতি মাম যোগ ন স্বাংখ্যম ধর্ম উদ্ধব আমি আমি সাংখ্য আদি যে যোগ আদি সাধায়ত এগুলো দ্বারা আমি হয় না ন সাধ্যায় তপস ত্যাগ যথা ভক্তির মম অর্জিতা ভক্তির দ্বারা যেমনভাবে আমি বসীভূত হয়ে যাই তেমনভাবে যোগ আদি বিভিন্ন পদ্ধতি সাংখ্যযোগ আদি সব কিছুর দ্বারা সাধ্যায় অধ্যায় তপস ত্যাগ যা কিছু করো তে দ্বারা আমি এতটা বসীভূত ভক্তির দ্বারা আমি সর্বাপেক্ষা অধিক বসীভূত হয়ে যাই ভক্তির পরে আর কিছু আর যারা বিষয় চিন্তা করবে তাদের অবস্থাটা কি বলছে তারা বলার বললেও কিন্তু শুনবে না আমি যে শ্লোকের আলোচনা অনেক আগে যথা যথা যথা যথা আত্মা পরিজিত পরিমিজ্যতে অসৌ মৎমুন্ন গাথা শ্রবণ বিধানই তথা তথা পশ্বতি বস্তু সূক্ষ্ম চক্ষুষৈব অঞ্জন সম্প্রযুক্তম চোখের মধ্যে কাজল দিলে যেমন আস্তে আস্তে চোখটা সুরমা লাগায় চোখটা ভালো হয় সেরকম যেমন পরিমাণে তোমরা অপ্রাকৃত জগতের বাস্তব কথা আগুনের মতো কোনো গল্প নয় বাস্তব অনুভবের কথা যদি হরিকথা শুনতে থাকো তাহলে তাহলে কি হবে এই যে জড়জগতের দর্শনগুলো আস্তে আস্তে সূক্ষ্ম দর্শনে পরিণত হবে এখন দেখলে পরে রক্ত মাংস এটা মেয়ে ছেলে এটা ব্যাটা ছেলে এখানে নোংরা এইসব কিন্তু যখন পরিমার্জন হতে হতে হৃদয় শ্রবণ কীর্তন জলে করে মার্জন করতে করতে যখন সূক্ষ্ম দর্শন দাঁড়াবে তখন কি হবে যত চারিদিকে দ্রব্য আছে এর মধ্যে সূক্ষ্ম দর্শনটা হবে আত্মদর্শনের যে কথাটা সেটা যখন বুঝতে পারবে অনুভব হবে তখন সমস্ত বস্তু যেদিকে থাকাবে সেখানে সূক্ষ্ম দর্শন হবে সব ভগবত সেবার উপকরণ দেখতে পারবে না তো সে মেয়ে ছেলে দেখবে না তো বেটা ছেলে দেখবে না তো সুবিধা দেখবে কিছু না এটা দর্শনটা খুলবে এই জন্য যথাযথা আত্মা পারিমার্জিত আসো মৎপূর্ণ গাথা সবন বিধান আমার কথা মৎপূর্ণ গাথা এই হরিকথা যে যত পরিমাণে শ্রবণ করবে তত পরিমাণে তার ভগবত রাজ্যে যাওয়ার রাস্তা পুরো গ্রিন সিগনাল পুরো খুলে যায় এইটা একটাই রাস্তা আর কোনো রাস্তা নেই আর যদি বলে করে করব না তাহলে বিষয় চিন্তা করতে থাকে তো যেটা ভগবান গীতাতে বলছেন যে আমি যদি কেউ বিষয় চিন্তা করতে কী হল বলে তারা তো স্যার বিষয়ের গতি লাভ হবে আমি আর কি করতে পারি তো কিছু না ধায়ত বিষয়ান পুংসাং সঙ্গস্তে সুপজায়তে সংজাত সংজাত কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাত ভবতী সন্মোহ সন্মোহ স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণস্বামী ধ্যায়তো বিশ্বানপুংসাম একটা জড়জগতের একটা এমন লোভনীয় বস্তু দেখেছে কোনো ছেলে বা কোনো মেয়েদের ওকেই আমার চাই ওকেই আমার চাই আর কোনো শুনবই না আমি কথা বাবা যদি বলে ত্যায্য করো তো তুই যা খুশি কর আমার ওকেই চাই যার সঙ্গে মজে মন কী বা হাঁড়ি বা ডোম যার সঙ্গে মজে মন কী বা হাঁড়ি বা ডোম আর কোনো কথাই নেই চাই আমার চাই তো যা এই অবস্থায় কী লাভ হবে অন্তিমে কি হয় সব দেখলে বুঝে এখন ও ঘরে রয়েছে পড়াশোনা করতে পারছে না লিখতে পারছে না সব সময় অনুধ্যান হচ্ছে ও আমার দাঁড়িয়ে রয়েছে হাসছে আমাকে চাই এই করতে করতে কি হলো ধ্যায়ত বিষয়ান পুংসন সঙ্গ স্তেজ উপজাতে যে যে বস্তু তুমি চিন্তা করবে কন্টিনিউয়াস মনে তার সঙ্গ হয়ে যাচ্ছে সঙ্গ অর্থে পৃথিবী নির্মাণ বক্তব্য ঠাকুর বলছেন সঙ্গ অর্থে পৃথিবী নির্মাণ হ্যাঁ তোমার হয়ে যাচ্ছে তাহলে যে বস্তুটা অনুধ্যান করছো তার যে ক্যারেক্টার যা কিছু সব তোমার মধ্যে সঞ্চালিত হচ্ছে আর ওই বস্তুটা প্রাপ্তির পথে যদি বাবা বাধা দেয় বাবাকে উড়িয়ে দেবো বোঝা গেল কি বললাম ধায়াত বিষয়ন পুংসং সঙ্গস্তেষ উপজাতে সংজাত সংজাত কাম কামাত ক্রোধ অভিযান সেই কামের বস্তুটাকে আমি যদি প্রাপ্তির পথে কেউ বাধা দেয় তখন আমি সহ্য করব না তখন আমার আগুন ক্রোধ চলে আসবে এই ক্রোধের এভাবে উৎপত্তি হয় যেমন আমার মনে নির্বচ্ছিন্নভাবে জিনিসটা প্রাপ্তির দিকে যাচ্ছে কেউ একটা বাধা দিচ্ছে যেমন নদী কি হয় জোর করে পাহাড় থেকে জেনেটা বিরাট একটা পাহাড়ে চারটান পড়লো তুম করে ধাক্কা দিয়ে নদী ওপর থেকে এবারে অন্যদিকে চলে গেল গঙ্গোত্রী অমুক যারা গেছে তারা জানে আটকাবে না বাধা মানে না বিষয়ের আকর্ষণ এমন ঐকান্তিক যার ওপর কৃপা হয়ে গেছে বাস্তব গুরু বৈষ্ণবের পরমহংস তাদের হতে পারে আর নালে হবে এখানে হ্যাঁ, বলছেন বিষয়ান ও ধায়াতশ্চিত্তম বিষয়েশু বিসজ্জাতে মা মনস্মরতশ্চিত্তম মইয়ে বা প্রবলিয়াতে বিষয়ের যদি চিন্তা করে বিষয়ের প্রতি তার অনুধ্যান হবে আর যদি কন্টিনিউস আমাকে চিন্তা করে আমাকে যদি পরম বিষয় মনে করে তো আমার চিন্তা হয়ে যাবে আর নাম স্ত্রী নাম সংযম ত্যাক্তা দূরত আত্মবানা খেমে বিবিক্ত আসীনম শ্চিন্তয়ত মাম অতীন্দ্রিতা স্ত্রীনাম স্ত্রী নাম সঙ্গ ত্যাক্তা দৌড়ত আত্মমান যে আমাকে লাভ করতে চাইবে তারা স্ত্রী সঙ্গ স্ত্রী সঙ্গীর সঙ্গ ইত্যাদি থেকে নিজেরকে বাঁচিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যারা আত্মবান পুরুষ তারা কি করবেন ভালো করে দূরে রাখবেন নিজেকে আর খেমে বিবিক্ত সমস্ত বিষয় জড় বিষয়ে সে ইতি টেনেছে বিবিক্ত মানে হচ্ছে কেবল গুরু বৈষ্ণব সঙ্গে সংকীর্তন বিবিক্ত মানে হচ্ছে নির্জন আর নির্জন কথার ব্যাখ্যা আগেই করেছি সাধু সঙ্গ যেটা বলছেন স্থানে স্থিতাহা সতিগতাম তনুবাং মানবী এখানে ব্রহ্মাও বলছে ব্রহ্মাও একই কথা বলছেন স্থানে স্থিতাহা মানেও সাধু সাধুগণ শাখাসে স্থিতাহা সাধুগণের সঙ্গে থাকবো কেবল বিষয় চর্চা হবে না কেবল হরিকীর্তন হবে বাস বল এটাকে নিঃসঙ্গতা বলা হয় সংগো যো সংসিতের হেতু অসস্ববিহিত দিয়া স এবো সাধু সুকৃতহ নিসংগতায় কল্পতে নিসংগতায় কল্পতে এটা কে বলছেন কপিলজি মহারাজ মা কে বলছেন সংগো যো সাধু সুকৃতহ সংগো যো সংসিতের হেতু উল্টো বলে ফেললাম সংগো যো সংসিতের হেতু যে সংগো গুলো তোমরা করছো সব তোমাদেরকে জেলখানায় ঢোকা সঙ্গুজ সংসিতের হেত কারণ অসৎস বিহিত ধিয়া সয়ব সাধু সুকৃত নিঃসঙ্গতায় কল্পতে এই হলো পদ্ধতি এছাড়া অন্য কোনো রাস্তা নাই আর স্ত্রী সঙ্গ এখানে বলা হয়েছে বলে অনেকে দুঃখ হলো বলে বাবা সব শাস্তে তো গেলে স্ত্রীদেরই নিন্দা আমাদের ওরা যেন ধোয়া পুঁজি বাতা তা নয় কথাটা এখানে এখানে বোঝবার ব্যাপার যোশীর সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার যোশীর সঙ্গ এই কথাটার মানে অনুভব গৌরীয় মঠই জানে বাইরের কোনো লোক বলতে পারে না এখানে স্ত্রীদের পক্ষে পুরুষের অনুধ্যান পুরুষের পক্ষে স্ত্রী চিন্তন এগুলো উভয় বলা আছে এখানে স্ত্রী যোশীত যেটা বলা আছে কামিনী যোশিত হতে পারে কাঞ্চন যোশিত হতে পারে প্রতিষ্ঠা যোশিত হতে পারে অনেক রকম যোশিত যোশিত সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার যোশিত সঙ্গ ত্যাগ আর যোশিত সঙ্গীর সঙ্গ ত্যাগ আর কৃষ্ণা ভক্ত এক কৃষ্ণ অভক্ত এই তিনটে সব সঙ্গ এগুলো বাক শেষকালে আমাদের সাবধান করে দিয়েছে ন তথা অশ্ব ভবেদ বন্ধ বন্ধশ্চ অন্য প্রসঙ্গত যশিত সঙ্গাত যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত এরকম বন্ধন আর কিছু তো হয় না যেরকম বন্ধন যশিত সঙ্গে তো হয়ে যাবে সেরকম বন্ধন আর কোনো কিছুতে হতে পারে না এতটাই বন্ধন ন তথা অস্য ভবেদ বন্ধ বন্ধশ্চ অন্য প্রসঙ্গত অর্থ বেশি আছে বিভিন্ন কারণ বিভিন্ন রকমভাবে বিভিন্ন কারণে বিদ্যার অহংকার আছে উঁচু কুলে জন্মেছে সমস্ত কিছু থেকে শাস্ত্র বলছেন ন তথাস্ব ভবেদ বন্ধ বন্ধস্য অন্ন প্রসঙ্গত যশিত সঙ্গাদ যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত যশিত সঙ্গ যশিত সঙ্গীর সঙ্গ এর দ্বারা যে বন্ধনটা সৃষ্টি হয় ওর দ্বারা অন্য কিছু আর এত বড় বন্ধন হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা কি অনুভব করেছো তোমাদের হৃদয়েতে সর্বদা একটা ওঙ্কার নাদ হয় ওম করে নাদ হয় কেউ কি অনুভব করেছে করেনি কেউ কানের মধ্যে জোরে করে আঙুলটা দিলে জোর করে দেখা যায় একটা ওম করে আওয়াজ হচ্ছে ভগবান বলছেন হৃদয় হৃদয় অবিচ্ছিন্ন হৃদয়ের মধ্যে তোমাদের আছে এটা হৃদয় অবিচ্ছিন্ন ওমকারম ঘণ্টানাদ বিশোর্ণবধ বিশোর্ণবধ যেমন ঢং ঘণ্টালা ঢং করে অং করে ইকোগুলো ছড়িয়ে পড়ে এরকম ধীরে ধীরে বিশীর্ণ ভাব মনে মনে হবে একটা ঘন্টা না দলো সেটা শীর্ণ হয়ে শব্দটা বিলীন হয়ে যাচ্ছে হৃদয়তে সর্বদাই এটা হচ্ছে কানেতে জোর করে হাত দিলে দেখা যাবে কো জোর করে হাত দিলে দেখা যাচ্ছে একটা ওম করে আওয়াজ হচ্ছে হৃদয় ছিন্ন অঙ্কারম ঘণ্টানাদম বিশূর্ণবধ প্রাণীন উদ্দীর্য উদ্দীর্য তত্রাথ পুনঃ সংবেদ সঙ্গে স্বয়ৎস্বরম হৃদয়ের মধ্যে দেখবে সবসময় একটা ঘণ্টানা সদৃশ্য ওঙ্কারকে অনুভব করবে ঊর্ধ্বে হৃদয় ঊর্ধ্বে দেয়া দ্বাদশ আঙ্গুল পর্যন্ত লইয়া সেই মায়াতিতে পুনরায় মায়াতীত অবস্থা যে স্থিতিটা সেখানে স্থাপন করবে যেটা যোগের কথা মূলাধার থেকে কিভাবে মূলাধার থেকে আরম্ভ করে মূর্ধা পর্যন্ত মৃণাল তন্তু আছে যোগের এটা যারা যোগ করে তারা জানে সূক্ষ্ম অবিচ্ছিন্ন স্থিত ওঙ্কার প্রাণবায়ু দ্বারা অভিব্যক্ত করে নিরন্তর অনন্তর পুনর্বার ওঙ্কার ঘণ্টার তুল্য উদ্গত নাথকে স্থির করবে ওম ইতি একাক্ষরম ব্রহ্মমন্ত এটাকে বলা হয় ওমকার এইভাবে এইভাবে ভগবান এবার যোগ আদি সিদ্ধির সিদ্ধির কথা সমস্ত এবার বলতে আরম্ভ করলেন সমস্ত যোগ আদি সমস্ত এইসবের কথা অনেক রকম যোগ আদি সৃষ্টির কথা এসব বলতে আরম্ভ করলেন তারপরেতে আমাদের সময়ের অভাবের জন্য এবার ভগবান শ্রীকৃষ্ণ যে তিরণ্ড ভিক্ষুকের কথা কীর্তন করেছিলেন সেই তিরণ্ড ভিক্ষুকের কথা আমরা যাব সেখানে কতটা সহনশীলতা থাকলে পরে ভগবত প্রাপ্তি হতে পারে তার একটা একটা আন্দাজ পাওয়া যাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব দেখো জগতে কাউর যদি অঙ্গের কোনো কোনো ক্ষতি হয় তাতে তো যন্ত্রণা হয় হয় না কিন্তু ভগবান বলছেন উদ্ধবকে উদ্ধব কিন্তু কোনো দুরাত্মা ব্যক্তি যদি কাউ হৃদয়েতে প্রচণ্ড আঘাত দান করে আরও কাউকে খুব ভালোবেসেছ সে এখন এমন দুর্ভাগ্য তোমার প্রতি ব্যবহার করলো তোমাকে ফেলে দিল সেই কষ্ট তোমার এবার বিশ্বাস শুয়ে বিশ্বাস শুয়ে ঘুমোতে পারবে না ভগবান বলছেন অঙ্গ ক্ষত হলে যে কষ্টটা হয় তার দ্বারা ঔষধ আদিকে কোনো মতে ঘুমলেও ঘুমোতে পারে কিন্তু দুর্ভাগ্যের দ্বারা যে কষ্টটা তোমার হৃদয়ে সেল বিঁধবে ঘুমোতে গেলে তোমার কষ্ট হবে খেতে গেলে পারবে না স্নান করতে গেলে কিছু পারবে না যন্ত্রণা ছটফট করবে ভগবান বলছেন এ দুর্জনের বাক্যের দ্বারা যে কষ্ট হয় ক্ষতবিক্ষত হয় হৃদয় সেটার মতো আর বাইরের দৃষ্টিতে যদি কোনো ক্ষত হয় তার দ্বারা অত হয় না এ প্রসঙ্গটা আমরা দেবী সঙ্গে শঙ্করের আলোচনা যে দক্ষযজ্ঞের পূর্বে আলোচনায় ওখানেও অনুভব করেছিলাম এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো একটা অবন্তী নগরের অবন্তী নগরের একটা ব্রাহ্মণ ছিল অবন্তীনগরে সেই ব্রাহ্মণ অনেক বড় একটা ব্যবসা করেছিল জাহাজে করে সব নিয়ে যায় বিভিন্ন বস্তু বিভিন্ন জায়গায় দান বিক্রি করে প্রচুর মুনাফা সঞ্চয় করে এখন করতে করতে সে প্রচুর ধন দৌলত সংগ্রহ করেছে আর এখানে কি হলো আজকে অসুবিধে হচ্ছে তোমাকে বলেছিলাম না অন্য দেবে না তোমরা বোঝো না সর্বনাশ করো এখানে বলছেন তাই যে একটা ভিক্ষুক গীতার কথা বলবেন সেখানে বলছেন যে একজন ব্রাহ্মণ ছিল সেই রকমভাবে সে প্রচুর অর্থকরী সংগ্রহ করেছে করার পরেতে তার কি হয়েছে সে সে আত্মীয় পরিজনকে ভালো করে দেয় না খেতে দেয় না ভালো করে আত্মীয় পরিজনকে রাজারও সেরকম অনেক কিছু পাওনা আছে সেও তার খাজনা কর আদি দেয় না কৃপন সে বড় করতে করতে উদ্ধব কি বলবো হঠাৎ একদিন তার বিপর্যয় হলো জীবনে অবশ্যই এটাকে বিপর্যয় বলা যায় না এটি ভালো তার ডাকাত পড়লো সমস্ত কিছু লুট হয়ে গেল সমস্ত জিনিসপত্র বাড়িতেও এ করেছে রাজার লোক এসে সব নিয়ে গেল হঠাৎ তার এতদিনের সঞ্চিত বস্তু সমস্ত সর্বশান্ত হয়ে গেল আর কিছু নেই তার এই অবস্থায় আত্মীয় পরিজন তাকে কি করলো তার কাছে যেহেতু কিছু নেই তার যে পূর্বে যে তাকে ভোগ করতে দিত না পরিবারের সব কিছু এবার তার আক্রোশটা নেবে তাকে তাড়িয়ে দিল তাকে দূর করে তাড়িয়ে দিল তার কষ্টের শেষ নেই সে রাস্তায় বেরিয়ে গেল তাকে কেউ পোছে না তার কিছু নেই একটা কাপড়ে বেরিয়ে গেল রাস্তায় যেতে যেতে এবার গালে হাত দিয়ে চিন্তা করছে আজ আমার এই যে দশাটা হলো এটা কি জন্য হলো আমার নিজেরই কর্মফলে হয়েছে আর সে ভিক্ষুক তখন হঠাৎ তার মধ্যে আত্মতত্ত্ব জেগে উঠল ভেতরে ভেতরে যদি অন্তর্জামী রূপে যে ভগবান চৈত্যগুরু অনেক ঘটনা ঘটে অনেক অনেক সময় এমন অবস্থা চৈত্যগুরু করে দেন চৈত্যগুরুর অনু চৈত্যগুরুর দ্বারা অনুভব সৃষ্টি হয়ে যায় অনেক কথা অনেকে শুনছেন কোনো একদিন একজনের ওই কথাটা শুনেই চৈত্যগুরু একবার তাকে অনুভব দিয়ে দিল কিছু ওর দ্বারা তার হয়ে গেল তো কেনচিৎ ভিক্ষুণা গীতম পরু পরিভূতে ন দুর্জনই স্মরতাধিতিযুক্তে ন বিপাকম নিজকর্মণা এইভাবে দেখা গেল সেই ব্রাহ্মণ তাকে তাড়িয়ে দিল তা বাইরে চলে গেল রাস্তায় ঘুরতে ঘুরতে কোনো মতে তে জীবনযাপন করবে হঠাৎ তার মনে হয়ে গেল যে এই যে অত্যাচার এই যাগুলো আজকে নুনম ভগবান সন্তুষ্ট আমার উপর ভগবান আজকে সন্তুষ্ট এ কথাটা অনুভব করলো তাই আমার বিষয় যন্ত্রণা সমস্ত আজকে চলে গেল অনুভবটা করলো এই অনুভবের বিষয়টা আমি কালকে আলোচনা করতে চাই আজকে আর আলোচনা করা যাবে না কারণ আছে আজকে এই পর্যন্ত আলোচনা বিশ্রামটা কালকে একটু বেশি সময় হবে কালকে একটু আলো আগে আসবেন আজকে এই পর্যন্ত বিশ্রাম দিয়ে আজকে নূনম মে ভগবান সন্তুষ্ট সর্বদেবময় হরি যেন নিত দশা মেতম নির্বেদস্য আত্মন প্লব বাঞ্ছাকল্পতর্বস্য কৃপা সিন্ধু ভবেশ পতিতানং পাবনে বৈষ্ণভ্যো নম কালকে একটু বেশিক্ষণ হবে